জাতিকে সঠিক বিষয়টি জানিয়ে দেওয়ার জন্যই রসুল হয়ে প্রেরিত হয়েছেন আমাদের আল আকিদ আল ওয়াসেতিয়ার আজকে আলোচনার বিষয়বস্তু পনেরোতম পর্ব বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনকে মমিন বান্দারা জান্নাতিরা বিচার দিবসে বা জান্নাতে দেখবে আল্লাহর দর্শন আল্লাহর দিদার বা আল্লাহর দর্শন বা রুইয়াতুল্লাহ আল্লাহ রব্বুল আলমিনকে দেখার প্রমাণ মমিনরা রবকে প্রতিপালককে দেখবে কেয়ামতের দিনে এর প্রমাণ কোরআনে করিম থেকে এখানে লেখক চারটি আয়াত নিয়ে এসছেন এই চারটি আয়াতেই স্পষ্ট প্রমাণ রয়েছে যে বান্দারা যারা মমিন ইমানের অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং যারা জান্নাতি হবে জান্নাত যেতে যেতে বাধা প্রাপ্ত হবে না তাদের শির্কের কারণে কুফরির কারণে বা এমন পাপের কারণে যেই পাপের কারণে বেদিনীর কারণে যে ইসলাম থেকে বহিষ্কৃত হয়েছে এইরকম নয় বরং ইসলামের অবস্থায় ইমানের অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে তারা আল্লাহ রাবুল আলমিনকে দেখবে দুনিয়াতে আল্লাহ রবুল আলমকে দেখা সম্ভব না দুনিয়াতে আল্লাহ রবুল আলমকে দেখা সম্ভব নয় কোনো মানুষের জন্য নবী রসুল হোক অথবা অন্য কেউ হোক এই চোখে আল্লাহ এই ক্ষমতা দেননি যে মানুষ আল্লাহ রবুল আলমিনকে এই পার্থিব চোখ দিয়ে যার শক্তি সীমিত যাতে সীমিত ক্ষমতা দেওয়া আছে এই দিয়ে আল্লাহ রবুল্লা আলমীকে সৃষ্টি কর্তা স্রষ্টাকে দেখতে পারে না আয়াতগুলি নিয়ে আমরা আলোচনা করি আল্লাহ রবুল্লা আলমীর লেখক বলছেন প্রথম আল্লাহ শেখ সালেহুল ফৌজান বলছেন মমিনদের দেখার প্রমাণ তাদের প্রতিপালককে কেয়ামতের দিনে অর্থাৎ কেয়ামতের দিনে আল্লাহ রব্বুল আলমিনকে মমিন মুসলিমরা দেখবে এর প্রমাণ কোরআনী করিম থেকে প্রথম আয়াত হচ্ছে সুরাতুল কেয়ামার আয়াত নম্বর বাইশ এবং তেইশ ছোট্ট ছোট্ট দুটি আয়াত মহান আল্লাহ এরশাদ করছেন যে মানুষ দুই ভাগে বিভক্ত মা মানুষ দুই ভাগে বিভক্ত একদল এমন হবে যাদের চেহারা হবে উজ্জ্বল প্রফুল্ল আনন্দিত সজীব আর আর এক দলের চেহারা হবে মলিন ধুলো ধূসরিত কালো হবে স্পষ্ট বুঝতে পারছেন যাদের চেহারা হবে উজ্জ্বল যাদের চেহারা হবে আনন্দিত যাদের চেহারায় আনন্দ ফুটে উঠবে হ্যাঁ সুখের লক্ষণ শান্তির লক্ষণ ফুটে উঠবে তারা হচ্ছে মমিন মুসলিম তাদের চেহারা উজ্জ্বল হবে কেমতের দিনে এবং তাদের চেহারায় একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে দেখতে পাবে এই কথা বলছেন মহান আল্লাহ ইরশাদ করছেন ওয়াকাউল তালা শেখুল ইসলাম ইতাইম রহমাল্লাহ বলছেন যে মহান আল্লাহর এই বাণী হচ্ছে দলিল আল্লাহ রব্বুল আলমিনকে দেখার অজু হইদিন না দেরা কতক চেহারা সেই দিন অর্থাৎ কিয়ামতের দিবসে না দেরা উজ্জ্বল হবে সজীব হবে আনন্দিত হবে যাই বলেন প্রফুল্ল হবে বিভিন্ন অর্থ করা হয়েছে না ওদের তরতাজা হবে সহজ ভাষায় মানুষ যখন খুব সুখী হয় তো চেহারা দেখলে বোঝা যায় যে লোকটা খুব সুখী মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে সুস্থতার দিক থেকে সব দিক থেকে যখন মানুষ সুখী হয় তখন চেহারাতে তার সুখ শান্তি ফুটে ওঠে এটা মমিনের চেহারা সেই দিন হাসরের মাঠে হবে জান্নাতে হবে এলা রব্বেহা না না এবং সেই দিন সেই চেহারাগুলি তাদের রবের দিকে তাকাবে বা রবকে দেখবে আল্লাহ বলছে এলা রব্বেহা জেরা প্রথমটা হচ্ছে না দেরা দদ দিয়ে দদ দিয়ে নন দদ রা এর মানে হচ্ছে তরতাজা হওয়া সজীব হওয়া উজ্জ্বল হওয়া আনন্দিত প্রফুল্ল হওয়া আর নন জ তয়ের তয়ের পরে হ্যাঁ নন জ রা শুধু পার্থক্য কিসের এতেও নুন আছে রা আছে আর ওতেও নুন আছে রা আছে কিন্তু মাঝখানে দদ আর জ দদ আর জ এর পার্থক্য ত এই পার্থক্য দেখেন অর্থের কত পার্থক্য নুন দদ রা মানে হচ্ছে কি বললাম যা উজ্জ্বল হওয়া আর নুন জ হ্যাঁ যেটা জয়ী বলে আমাদের দেশের লোকের হ্যাঁ নুন জ আর রা এর মানে হচ্ছে নাজারাই ইয়ানজোর মানে দেখা আফালাই ইয়ানজোর না এলাল এবেলে কাইফা কাত তারা কি দেখে না উঠকে আফালাই ইয়ানজোরুন জি কেফা কাত কিভাবে আল্লাহ উঠকে সৃষ্টি করেছে ওয়াইলাসমাই কেফা রফিয়াত আকাশকে দেখে না যে কেমন ভাবে সুউচ্চ করা হয়েছে ওয়াইলাল জেবালে কাইফা নোসেবাত আর পাহাড় পর্বতকে দেখে না যে কিভাবে সেগুলিকে প্রতিষ্ঠিত করা হয়েছে দাঁড় করা হয়েছে মজবুত করে ওয়াইলাল আর দে কাইফা সতেহাত আর জমিনকে দেখতে পাই না কিভাবে সুন্দর করে বিছানো হয়েছে সমতল করা হয়েছে বসবাসযোগ্য করা হয়েছে ওচা নিচা আছে কিন্তু তারপরে বসবাসযোগ্য করা হয়েছে পানির ওপর এমন না যে ভাসমান অবস্থা স্থির নয় অস্থির যদি অস্থির হইতো তাহলে অসম্ভব ছিল মানুষের চলাফেরা করা তো আল্লাহ রব্বুল আফাল তো আল্লাহ দেখতে চান যে তোমরা কিভাবে হ্যাঁ কাজ করছো তো নাজারা ইয়ানজরু মানে হচ্ছে ওখান থেকে আমরা বলি নজর কি বলি অমকে কি লেগেছে নজর লেগেছে নজর মানে দৃষ্টি নজর মানে হচ্ছে দৃষ্টি আসলে তাফালায়ান জরুন তারা দেখেন আর এখানে আছে এলা রব্বেহা না জেরা ওই চেহারাগুলি তাদের রবকে দেখবি নজর রবের দিকে নজর দেওয়ার সুযোগ পাবি রবের দর্শনের সুযোগ পাবি এ আয়াত সুরাতুল কেয়ামার অজু হইয়া যে না জেরা একটি আয়াত আর এলা রব্বেহা না জেরা আর একটি আয়াত সুরে বাইশ এবং সুরায় কেয়ামা বাইশ আয়াত নম্বর এবং তেইশ এই ছিল একটি দলিল যা প্রমাণ করে যে কিছু চেহারা এমন আছে ওই চেহারাগুলি হচ্ছে কার স্পষ্ট যে যারা ইমানদার যারা জান্নাতি হ্যাঁ তাদের চেহারায় তাদের চেহারাতে সুখ শান্তি ফুটে উঠবে তাদের চেহারা উজ্জ্বল হবে তাদের চেহারা সজীব হবে এবং তারাই দেখতে পাবে রব্বুল আলমিনকে দেখবে কোন কোন জায়গায় দুই জায়গায় দুই জায়গায় দেখবে এই বিষয়টি আল্লামা শেখ সাহেব ফৌজান বা উল্লেখ করেছেন এবং শেখুল ইসলামের তাইম রাহমহল্লা আকিদা ওয়াসিতে উল্লেখ করেছেন একশো আটাত্তর পৃষ্ঠে আমাদের আসবে আমরা এখন একশো পঁচিশ পৃষ্ঠে আসি এই কিতাবের একশো আটাত্তর পৃষ্ঠে যখন হাদিস দিয়ে এই বিষয়টিকে প্রমাণ করবেন হাদিসগুলিকে আলাদা করে বর্ণনা করেছেন শেখুল ইসলাম তাইম রাহমহল্লা শুধু আয়াত দিয়ে এখন প্রমাণ করেছেন এই আকিদাগুলি ওখানে বিষয়টি উল্লেখ করা হয়েছে দুটো ক্ষেত্র আছে একটা হচ্ছে কিয়ামতের মাঠে আর আরেকটা হচ্ছে জান্নাতে যাওয়ার পরে জান্নাতে যাওয়ার পরে একমাত্র মমিন দেখবে এতে কোনো সন্দেহ নেই কারণ জান্নাতে মমিন ছাড়া কোনো কাফের অবিশ্বাসী অমান্যকারী অথবা যারা ইমান ভঙ্গকারী কাফের বড় শির করে বড় কুফরি করে ইমান ভঙ্গ করেছে তারা জান্নাতে যাবেই না সুতরাং জান্নাতে দেখবে মানে একমাত্র মমিন দেখবে এখন কেয়ামতের মাঠে দেখার বিষয়টিতে সন্দেহ থেকে যায় যে কেয়ামতের মাঠে তো কাফেরও থাকবে আর মমিনও থাকবে তো কারা দেখবে এই মর্মে তিনটি মত রয়েছে যা ওখানে আল্লাহ সাল ফৌজান উল্লেখ করেছে আল্লাহাদের একদল বলছে যে মমিন কাফের মোনাফেক সবাই দেখবে মমিন যারা বিশ্বাসী তাই না কাফের যারা একবার অবিশ্বাসী আর মোনাফেক হ্যাঁ কারা আসলে তারাও কাফের কিন্তু মুখে বিশ্বাসের দাবি করেছে কিন্তু অন্তরে তাদের বিশ্বাস ছিল না জি সকলেই দেখিবে সেখানে কারণ হাসর মাঠে বিচার দিবসে সবাই থাকবে দ্বিতীয় দল বলছেন না মমিন আর মোনাফিকরা দেখবে কাফেররা দেখবে না কারণ সোরা মোতাফিফের আয়ত নম্বর পনেরো তো রয়েছে যে কাফেরদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে তাদের রবের সামনে আর সৃষ্টি করে দেওয়া হবে দেখবে না কাল্লা ইন্নাহমান রব্বাহিমিয়া মাহজুবুন আয়াতটি আসছে আর আর এক দল বলছেন তৃতীয় দল যে না বিচার দিবস একমাত্র মমিনরাই দেখবে একমাত্র মমিনরাই দেখবে এখন প্রশ্ন থেকে যায় তো আল্লাহ হিসাব তো সবারই নেবেন আল্লাহ হিসাব সবারই নেবেন তো হিসাব নেবেন এখান থেকে মনে হচ্ছে যে তাহলে আল্লাহকে দেখবে মমিনের আল্লাহ যখন হিসাব নেবেন আর সবার সাথে কথা বলবেন এটা হাদিস দ্বারা প্রমাণিত সবার সাথে আল্লাহ বলে আলমেন কি করবেন কথা বলবেন মা মিন আহাদিন ইল্লা সাইকাল্লেমহ রব্বু তোমাদের মধ্যে এমন কোন মানুষ নেই যে যার সাথে তার প্রতিপালক রব কথা বলবেন না তোমাদের মধ্যে এমন কেউ নাই তো এটা তো শুধু মুসলিমকে বলা হয়নি মমিনকে বলা হয়নি তাই না যে কোনো মানুষের সাথে রব কি করবেন কথা বলবেন তুরজমান তার মাঝে আর রবের মাঝে ওই লোকের মাঝে আর আল্লাহর মাঝে কোন অনবাদক দোভাষী থাকবে না যে ভাষা বুঝি না কোর্টে বিচারে গেছেন ভাষা বুঝেন না হ্যাঁ অনুবাদক নিজে হাজির করলেন যে আরবি জানে একটু আমার কথা অনুবাদ করে তাই না কাজের কাছে আরব দেশগুলিতে করছেন ওখানে কোনো অনুবাদক থাকবে না সরাসরি আল্লাহর সাথে সবাইকে কথা বলতে হয় এখন এই হাদিস কি প্রমাণ করে যে আল্লাহ রব্বুল আলম যখন সবার সাথে কথা বলবেন তো কথা বলবেন তার মানে তারা দেখবে তাহলে আল্লাহকে সুতরাং মুসলিমও দেখবে মমিনও দেখবে কাফেরও দেখবে মোনাফেকও দেখবে কারণ আল্লাহ রব সবার সাথে কথা বলে হিসাব নেবে কথা বলবেন কিসের জন্য হিসাব নেওয়ার জন্য যে তোমার হিসাব দাও পাঁচটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সে বিচার দিবসে এটা হচ্ছে মোটা মোটা বিষয় হ্যাঁ হেডলাইন জি কি বলতে পারেন পাঁচটি বিষয় কার জানা আছে হুম আন অমরেহি না সিরিয়াল হিসাবে বলেন আয়ু সম্পর্কে বয়স সম্পর্কে হ্যাঁ আন অমরেহি হে মাফ না তোমার বয়স কোথায় হ্যাঁ অতিবাহিত করেছিলে হ্যাঁ ওয়ান সাবাবেহি যৌবন সম্পর্কে ফিমা আবলা কোথায় ক্ষয় করেছে এই যৌবন ভালো কাজে না মন্দ কাজে পাপে যৌবনে নামাজ পড়েছিলে যৌবনে জেনা ব্যবচার সমকামিতাতে বেঁচেছিলে কারণ যৌবনে বেশি হ্যাঁ পাপের সম্ভাবনা দুটো হইল আর হ্যাঁ অর্থ সম্পর্কে ওয়ান মালেহি দুটো প্রশ্ন হবে অর্থ সম্পর্কে টাকা পয়সা ধন সম্পদ জমি জায়গা ওয়ান মা ওয়ান মালেহি ধন সম্পদ সম্পর্কে ফিমা মিন আয়না ইকতাসাবাহু ও ফিমা ফাঁকা কোথা থেকে উপার্জিত তোমার ধন সম্পদের জমি জায়গায় যে বাড়ি করেছিলে হ্যাঁ এগুলির উৎস কি ছিল সোর্স কি কোথা থেকে এসেছিল চুরি করা টাকা বেইমানি করা ধার নিয়ে পালিয়ে যাওয়া না সুদের না ঘুষের না দুর্নীতি হ্যাঁ কিভাবে হালাল না হারাম এই রুজি ছিল তোমার মেন আইনা সাবা উপার্জন থেকে অফিমান ফাঁকা অনেকে হালাল রুজি বেতন ছাড়া বা নিজের ব্যবসা হালাল ব্যবসা ছাড়া এক পয়সা হারাম খান না কিন্তু খরচ করার ক্ষেত্রে আমার টাকা আমি আমার ইচ্ছা মতো খরচ করবো অসত লোকে রাজা না বুঝলে ইচ্ছা মতো মুখ বিলাস করছে অপচয় করছে হ্যাঁ হারাম কাজে বাই করছে পাপের কাজে বাই করছে কিন্তু কোনো গরিব মিসকিন যারা খরচ করবে না খুব বেশি হইলে যে বছরে একটা জাকাত দিয়ে দিচ্ছে আর বাকি নিজের ছেলে মেয়ের জন্য টাকা ফুটাচ্ছে আল্লাহ হিসাব নেবেন না অবচয় অবশ্যই হিসাব নেবেন হারাম কাজে খরচ খরচ করছেন শয়তান ভাই মোবাজেরিন হিসাব নেবেন না অপবাইকারী অবশ্যই হিসাব নেবেন অফিমান ফাঁকা খরচটা কোথায় করেছিলেন আমার টাকা আমার বেতনের টাকা আমি সিগারেট খাই আর মদ খাই এই কথা বলার অধিকার একজন মুসলিমের নাই আল্লাহ কি খেতে বলেছে ওটা খেতে হবে আল্লাহ কোথায় খরচ করতে বলছে ওখানে খরচ করতে হবে আল্লাহ কোনখান থেকে উপার্জন করতে বলছে ওখান থেকে উপার্জন করতে হবে যেখানে খরচ করতে বলেছে সেখানে খরচ করতে হবে চারটা প্রশ্ন হইল পাঁচ নম্বর ওয়ান মেহি আর সময় মধ্যে মানে বয়স আর ওই যৌবন সময় মানুষের বয়স যৌবন বয়স তো সেকেন্ডে সেকেন্ডে আমাদের বয়স যাচ্ছে তাই না সেকেন্ডে সেকেন্ডে যারা যুবক মানুষ যৌবন যাচ্ছে যে দুইটাই বয়স বয়স সম্পর্কে দুটা প্রশ্ন যৌবন আর সারা সারা জীবন তাহলে সময় সম্পর্কে দুটা প্রশ্ন পয়সা সম্পর্কে দুটা প্রশ্ন ধন সম্পদ সম্পর্কে আর বিদ্যা জ্ঞান বিদ্যা বুদ্ধি সম্পর্কে একটা প্রশ্ন ওয়ান জ্ঞান সম্পর্কে প্রথম কথা জ্ঞান অর্জন করেছিল কিনা আর জ্ঞান অর্জন করেছিল তো জ্ঞান অনুযায়ী আমল করেছিল কিনা অনেকে সৌদি আরব তহিদ জেনে গেছেন সন্ন্যত জেনে গেছেন কিন্তু তারপরে দেশে গিয়ে আবার শির আবার বেদাত ছাড়তে রাজি না হ্যাঁ নিজেকে মনে করছেন যে আমি এখানে দুর্বল সুতরাং মানুষের সাথে ঝামেলা করতে যাব না এখানে এখানকার মতো ওইখানে ওইখানকার মতো মা লাভি নামাজের গুরুত্ব জেনেছেন নামাজ না পড়লে মুসলিম থাকে না ফজর নামাজ না পড়লে মোনাফেক হয় মা লাফি কি আমল করেছো জানো না যে ফজর নামাজ না পড়লে মোনাফেক আর পাঁচ অক্ত নামাজ ছেড়ে এরকম ছেড়ে দিলে কাফের জানো না মাজাফি কি আমল করেছো তুমি হ্যান এলেম শিখেছো কিনা আর শিখেছো তো আমল কতটা এগুলি প্রশ্ন কে করবেন মানুষ নিজের পা সরাইতে পারবেন আল্লাহ সামনে থেকে যতক্ষণ পর্যন্ত সে পাঁচটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত না হবে আর তার জবাব না দিতে পারবে আর এই যে প্রশ্নগুলি হবে মুসলিমকে হবে কাফের ক হবে হ্যাঁ মুনাফিককে হবে এই জন্য একদল বলছে যে সবাই দেখবে কিন্তু যেটা জিজ্ঞাসা আমার আপনাদেরকে যে কারো সাথে কথা বলার জন্য বা কারো হিসাব নেওয়ার জন্য সরাসরি দেখা শেখা জরুরি জরুরি অনেক আছে নিজের কফিলকে দেখেনি কিন্তু টেলিফোনে বহুবার কথা বলেছে ঠিক না দুনিয়াতে যদি এটা হয় হ্যাঁ বহু লোকের সাথে কথা বলছেন যেভাবে হোক না কেন কিন্তু দেখা সাক্ষাৎ নাই তাহলে আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে আজকালকার এই টেকনোলজির যুগে যেগুলি আজকে থেকে একশো বছর আগে অসম্ভব মনে করত সেগুলি সম্ভব হ্যাঁ মানুষের জন্য সম্ভব হয়ে গেছে বরং বাস্তবে প্রমাণিত হয়ে গেছে তো আল্লাহর জন্য তো কোনো কিছু অসম্ভব নয় তো এই জন্য সঠিক মত হচ্ছে যে কাফের মোনাফেক এরা আল্লাহ রব্বুল্লা আলমিনকে দেখবে না সেটা হাসর মাঠে হোক অথবা জান্নাতে হোক আল্লাহ আলম তো একটি দলিল বললাম সুরাতুল কেয়ামার যে যারা জান্নাতি তারা রবকে দেখবে এটি সবচেয়ে বড় নিয়ামত হবে জান্নাতের যত নিয়ামত রয়েছে সমস্ত নিয়ামতের চাইতে বড় নিয়ামত হবে আল্লাহর দিদার দিদার শব্দটি ফার্সি আমাদের দেশের লোকেরা নাম রাখে আমাদের দিদার ভাই হ্যাঁ দিদার ফার্সির খুব প্রভাব ভারত উপমহাদেশে মোগলদের আমলে যেহেতু রাষ্ট্রীয় ভাষা ফার্সি ছিল সেই জন্য হ্যাঁ দর্শন ওইটাই বাংলায় দর্শন আর ওটা আরবিতে রুইয়াত হ্যাঁ রুইয়াত আলাম তারা তুমি কি দেখো না ওখান থেকে রুইয়াত জি দ্বিতীয় দলিল শুনেন সুরাতুল মুতাফেফিনের আয়াত নম্বর চব্বিশ আল্লাহ বলছেন আলাল আরায় কি জান্নাতিরা আরায়েক আরিকাতনের বহু বচন আসনকে বলা হয় যে আসন আজকালকার সোফা এই তো দুনিয়ার সোফা আর গরিবদের সোফা আলাদা ধনীদের বাড়ি যদি হ্যাঁ রাজাদের বাড়ি হ্যাঁ যারা বড় বড় পুঁজিপতি তাদের বাড়ি যদি দেখেন ওই সব হ্যাঁ আরামদায়ক বিছানা আর আসন সোফা যেগুলো হয়তো অনেক সময় কল্পনাই করেননি হয়তো যে এইরকম এরকম জিনিস হ্যাঁ মানুষ হারাম ব্যবহার করছে স্বর্ণ লাগে চেয়ারে স্বর্ণ লাগে ব্যবহার করছে হারাম জাহান নামে নিয়ে যাবে তো আর জান্নাতে তো সব হালাল ওখানে তার যে তোমার জন্য স্বর্ণ হারাম চাঁদি হারাম হ্যাঁ এইসব তো নাই তাই না স্বর্ণ চাঁদি কি মূল্য রাখে মণিমুক্তা লুল আল মরাজান জি আল্লাহ যা জীবনে দেখেননি হয়তো আলাল আরায় কি আনুজরুন সেই দিন জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে আলাল আরায়কে নিজ নিজ আসনে আসনের ওপর বসে আনুজরুন দেখবে কাকে দেখবে আনুজরুন আল্লাহ আল্লাহর দিকে দেখবে আল্লাহকে দেখবে জান্নাতে বসে বসে আল্লাহকে দেখবে দেখার জন্য ভিড় করে ধাক্কা ধাক্কি করে যেতে হবে না যেমন কোন অন্যায় তাকে দেখার জন্য কি যে ভিড় আর ধাক্কা ধাক্কি আর সকাল থেকে বসে থাকেন আসবে দিন বারোটায় আসলো বিকাল চারটায় না হয় পাঁচটায় হ্যাঁ বুঝা গেছে না হ্যাঁ হ্যাঁ মানুষকে দেখার জন্য এক শ্রেণীর পাগল আল্লাহ জানে আলাল আরায় কে আনজরুন আলাল আরায় কে জরুন তারা আসনে বসে আনজরুন দেখবে আল্লাহ রবুল আলমিনকে কারা মমিনরা আলোচনা তার আগে মমিনদের রয়েছে মহান আল্লাহ তারপরে এরশাদ করেছেন তৃতীয় দলিল তৃতীয় দলিল হচ্ছে সুরা ইউনুসের আয়াত নম্বর ছাব্বিশ মহান আল্লাহ এরশাদ করছেন লিল্লাজিন আহসানুল হুসনা ওয়াজিয়াদা ওই সব লোকদের জন্য যারা সৎকর্মশীল লিল্লাজিন আহসানু ওই সব লোকদের জন্য যারা সৎকর্মশীল বা নিষ্ঠাবান যারা এহসান করে এহসান করে এহসান শব্দ অত্যন্ত ব্যাপক অর্থ রাখে এহসান মানে নিষ্ঠা হয় এহসান মানে সৎ ব্যবহার সদাচরণ হয় এহসান মানে এখলাসের সাথে আর এহসানের ক্ষেত্র অনেক ব্যাপক দিনের ক্ষেত্রে এহসান মা আল্লাহ আল্লাহর সাথে সর্বপ্রথম এহসান হচ্ছে আল্লাহর সাথে এহসানের নাম হচ্ছে নিষ্ঠা নিষ্ঠার সাথে খলুসিয়াতের সাথে আল্লাহর ইবাদবন্দি করা হ্যাঁ এখলাস তারপরে এহসান সম্পর্কে নবী করিম সাল্লাহ ইসলাম জিবরা ইসলাম জিজ্ঞেস করেন যে আখবের আনিল এহসান এহসান সম্পর্কে বলুন তো তখন কি বলেছিলেন এটা এহসান মা আল্লাহ আল্লাহর সাথে এহসানের কথা জিজ্ঞেস করেছে জিবর আলী ইসলাম একটা ক্ষেত্রে জিজ্ঞেস করেছিলেন যে এহসান জিনিসটা কি দিনের যে তিনটি স্তর আছে দিন ইসলামের কি আছে তিনটে স্তর আছে কি স্তর নিচে থেকে বলেন হয় নিচে থেকে বলেন না উপর থেকে বলেন মাঝামাঝি না মাঝখান থেকে বলবেন তো মানুষ বুঝবে না গড়বড় হয়ে যায় হয় নিচের দিক থেকে বলবেন আর না হলে ওপর দিক থেকে বলবেন গণনার ক্ষেত্রে এক দুই তিন চার বলবেন আর না হলে দশ নয় এইরকম করে বলবেন হ্যাঁ, একবার নয় একবার আট একবার সাত এরকম করে বলবেন চলবে না তো ওই রকম জি হ্যাঁ হয় নিচের দিকে অপর হ্যাঁ ইসলাম নিচের দিক থেকে নিচের দিক থেকে না অপর দিক থেকে ইসলামটা ওপরে হ্যাঁ আহসান মাশাল্লাহ এটা হচ্ছে ইসলাম তারপরে ইমান তারপরে এহসান জি হ্যাঁ যেন পাশাপাশি বলবেন কারণ মুসলিম বাহ্যিক দেখছেন নামাজ নামাজ পড়ছে হ্যাঁ আর সালাম আলিক আলিকুম সালাম বলছে মুসলিম ঠিক না ঠিক না তাহলে মুসলিম মেলা মুসলিম মেলা মুসলিমের অভাব নাই আজকাল সারা বিশ্ব মুসলিম মাসা সাতান্ন কি তারও বেশি দেশ পঁয়ষট্টি জি হ্যাঁ সাতান্নটা শুধু ওয়াইসিতেই তো দেশের অভাব নেই আর জাতি মানে জনসংখ্যার অভাব নেই মুসলিম হ্যাঁ। মমিন ইমানদার মমিন যাদের সত্যি এমন মুসলিম যার আল্লাহ পরকালে বিশ্বাস আছে কোরআনে কেরিমের বিধিবিধানে বিশ্বাস আছে রাসুলের প্রতি পুরোপুরি বিশ্বাস আছে হ্যাঁ তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস আছে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ এরকম লোক আর এমন ইমান ইমান মানে আল্লাহর প্রতি বিশ্বাস তার মানে শির্কের পরিপন্থী তার আকিদা আমলে শির্ক নাই দেখেন অধিকাংশ মুসলিম শিরকি আকিদায় বিশ্বাসী তাহলে জাতিতে তো মুসলিম ইসলাম আছে কিন্তু যদি ইসলাম ভঙ্গ হচ্ছে কিন্তু বাহ্যিক ইসলাম আছে কারণ সালাম দোয়া সব ঠিকঠাক আছে যে কি রাজগার আছে সবই আছে কবর মজার সিস্টেম আছে তাহলে ইমান তো নেই ইমানের জায়গায় শিরকে দখল করে ফেলেছে জি বাহ্যিক সব কিছু আছে সালাম বিয়ে শাদী সব মুসলিমদের মতো কিন্তু অন্তরে মুনাফিকে আছে ইসলামের উপর ঘৃণা আছে ইসলাম চাই না মুনাফিক নাস্তিক আত্মগোপন করে আছে বাহ্যিক কি বলবো তাদেরকে বাহ্যিক মুসলিম কারণ আমরা অন্তর ফেড়ে দেখি না কিন্তু অন্তরের অবস্থা যে অন্তর ইমান নাই তাহলে বোঝা গেল যে ইসলামের ওপর স্তর হচ্ছে কিসের ইমানের স্তর ইমান আছে কিন্তু ইমানের স্বাদ পান না ইমানের স্বাদ পান না কেন স্বাদ পান না এই জন্য যে এহসানে ত্রুটি আছে এখলাসে ত্রুটি আছে আকিদাও সহি এবাদত পাঁচ টাইম নামাজ সব ঠিক আছে রোজা জাকাত সব ঠিক আছে ইসলামও ঠিক আছে ইমানও ঠিক আছে অবিশ্বাস নেই সন্দেহ নেই নেফা কপটতাও নেই কিন্তু এখলাসে ত্রুটি আছে সে আল্লাহর সাথে এহসানে ত্রুটি আছে যেটা ওই হাদিসে বলা হয়েছে আল্লাহর সাথে এহসান কি আন্তা আবদ আল্লাহ কান্না কেউ তারা ফাইল্লাম তখন তারাহু ফাইন্না হইয়ারা এমন ভাবে আল্লাহর ইবাদবন্দি করবি আর আমাদের পুরো জীবনটা এবাদত শুধু নামাজের ভিতরটা এবাদত না নামাজের বাইরে এবাদত পুরো লাইফটা এমন ভাবে কাটাবে যেখানেই থাকো না নামাজের ভিতরে থাকলেও আর বাইরে থাকলেও আর কোথাও মহিলাদের সামনে সামনে মহিলারা আছে অথবা ঘরে এদিক ওদিক হাঁটাহাঁটি করছে যেখানে থাকো না কেন অথবা হাটে বাজারে থাকো কেনাকাটা করো না এই নয় যে দোকান আছে তখন ঠকা ঠকা ঠকামি করবো মানুষকে ধোকা দেবো আর না আমাদের সময় মুসল্লি না মুসলিম জীবনটা পুরোই হচ্ছে আল্লাহর গোলামের জীবন অবুদিয়াত এবাদতের জীবন সুতরাং আল্লাহ তুমি একজন আল্লাহর বান্দা তোমার এই জীবনটা কাটাবে আন্না কাতারা যেন আল্লাহকে সব সময় দেখছো চিন্তা করেন এই সময় যদি আল্লাহ চলে আসেন আমাদের সামনে আমাদের অবস্থাটা কেমন হবে মনের ভিতর হ্যাঁ আমাদের নড়াচড়া আল্লাহ আসা লাগবে না নবী সাসম যদি চলে আসেন তারা আসবেন না না আল্লাহ আসবেন না নবী সাল্লাম কবর থেকে উঠে আসবেন কিন্তু যদি নবী সালাম চলে আসেন তো কি অবস্থাটা হবে চিন্তা করেন তো দেখি ঠিক কিনা বড় কোনো ব্যক্তিত্ব বড় কোনো ধরেন পৃথিবীর সবচেয়ে বড় আলেম ধরেন অত প্রভাবশালী মানুষ আপনার কাছে যার প্রভাব আছে আপনার উপর সামনে হঠাৎ করে হাজির তখন কি আপনি ঝিমাবেন কখনো না হ্যাঁ দাড়ি চুলকাবেন হ্যাঁ না মাথা চুলকাবেন কখনো না সেটে সেটে কত যে ভদ্র হয়ে বসবেন আপনি কি লাফিয়ে দাঁড়িয়ে যাবেন যেসব বিদাতিদের দাঁড়ানো স্বভাব আছে তো লাফ দিয়ে দাঁড়িয়ে যাবে ঠিক না এখান থেকে তো এই নবী চলে এসছেন মিলাদ নবী মিলাদ মহফিলে নবী চলে এসছেন ক্যাম করো ক্যাম করো এখান থেকে না শুরু হয়েছে কারণ ওই ভ্রান্ত ধারণা যে নবী কবর থেকে উঠে চলে এসছেন কত জায়গায় যাবেন এত মিলাদ চলছে তো এক নবী হ্যাঁ কয় লক্ষ জায়গায় জমা করবেন নবীকে নিয়ে তো কি বলছিলাম ফিরে আসি হ্যাঁ এখলাস এমন ভাবে জীবনটা কাটাবে না আপনার গোলামের জীবন কান্নাকা তারা যেমন আল্লাহকে দেখলে যেমন আপনার অবস্থা হয় তেমন সবসময় এরকম অবস্থা আরে ওস্তাদের সামনে শেখের সামনে হুজুরের সামনে আপনার মসজিদের ইমাম সাহেবের সামনে একটা বিড়ি ধরেন না আপনি সিগারেট ধরেন না কত শ্রদ্ধা করেন আর আল্লাহর সামনে ধরে তো অসুবিধা নেই তাই না আল্লাহর সামনে ফিল্ম দেখতে অসুবিধা নেই কিন্তু বাপের সামনে অসম্ভব মায়ের সামনে অসম্ভব আল্লাহর সামনে আপনি প্রেম করছেন হ্যাঁ কিন্তু স্ত্রীর সামনে অসম্ভব আর স্ত্রী বসে আছে আর কোনো মহিলার সাথে কথা বলবেন ওই রকম উপায় নেই জি খেয়ে নিবে আমরা এই ভয় আছে সংসারে বিপদ নিয়ে আসবে ঝামেলা পেতে যাবে কিন্তু আল্লাহকে বলে কোনো চিন্তা নেই যে কোন ঝামেলা বাঁধবে আসার মাঠ কি দুনিয়াতে কখন যে ঝামেলা বাঁধলো বালা মুসিবত আসলো চলছে হারাম চলছে হারাম দেখা চলছে হারাম চলছে আর উজুবিল্লা কোথায় এহসান ইমান যদি জিজ্ঞাসা করে আল্লাহ পরকাল বিশ্বাস করেন হ্যাঁ বিশ্বাস করি তো বিশ্বাস করেন তা পাপ করছেন তা হিসাব দিতে হবে না বিশ্বাস করছেন আবার হারাম খাচ্ছেন কেন হিসাব দিতে হবে না হ্যাঁ হবে ভাই পারছি না এই যে ইমান আর এহসানের পার্থক্য এহসান নেই হয়তো ইমান আছে দুর্বল ইমান ফাইলাম তখন তারা যদি এই রকম উচ্চ পর্যায়ের খ্লাস না হয় এহসান না হয় যে আল্লাহকে দেখছি এরকম হচ্ছে না আল্লাহকে দেখলে যেমন আমার ইমান আমল হয়ে যায় ওইরকম হচ্ছে না ফাইন না এর কমপক্ষে এতটা তোমার ইমান হইতে হবে যে তিনি আল্লাহ সব সময় তোমাকে দেখছেন আল্লাহকে দেখতে পাই না দেখতে পাবো না কিন্তু দেখতে পাওয়ার মতো আমার ইমান হচ্ছে না কিন্তু আল্লাহ দেখছে আল্লাহর ক্যামেরা লাগানো আছে ক্যামেরা তো এখানে লাগানো আছে প্রত্যেকের আছে না নাই ফেরিস্তা নাই দুই ফেরিস্তা ক্যামেরা লাগানো আছে আবার আল্লাহ ও দেখছেন সবকিছু দেখছেন কি আমল করছো আল্লাহ দেখছেন বলছেন বলে ওদেরকে বলে তোমরা নিজের নিজের কাজ করো আমল করো ফাসাইয়ার আল্লাহ আল্লাহ তোমাদের কাজকর্ম দেখছেন আমল দেখছেন আল্লাহ দেখছেন এই যে আল্লাহ দেখছেন কথাটি যার যত ইয়কিন আছে যে আল্লাহ দেখছেন সে তত বেশি পাপ না নাহলে মানুষের সামনে তো খুব ভদ্র মুসলিম মানুষের সামনে তো খুব মুসল্লি হ্যাঁ মানুষের সামনে তো খুব পরেশগার আর যখন মানুষ থাকে নির্জনে সারা রাত নেটে পাপ দেখছে পাপ করছে অথবা পাপের কথা বলছে লোকজনের সামনে তো ওইটা চলে গেল লুকিয়ে লুকিয়ে কথা বলছে হ্যাঁ কারোর সাথে অবৈধ অবৈধ কথা বলছে অবজবিল্লা কত রকমের পাপ কিসের জন্য এহসান নেই এই জন্য কি নেই এহসান কার সাথে এহসান এটা আল্লাহর সাথে এহসান এহসান মা রসুল্লাহ দুই নম্বর আল্লাহ রসুলের সাথে এহসান মানে নিষ্ঠাবান হইতে হবে আল্লাহ রসুল সাথে নিষ্ঠাবান হওয়া মানে বা খুলুসিয়াত হওয়া বা সদ্ব্যবহার হওয়া যেই ভাষাটি বলেন সদাচরণ আল্লাহ রসুল হচ্ছে যে রসুল্লাহ সাল্লাম যা দিয়েছেন সব কথাই মানবেন আপনি এবং রসুল্লাহ কথার সমতুল্য কারো কথাকে মনে করবেন না এদিকে বলা হচ্ছে যে সহি হাদিস আছে আপনি বলছেন আমাদের মজাবে কি আছে কোথায় রসুলের সাথে হেসান আপনার কোথায় নবীর সাথে হেসান আপনার যে নবী করিম কথার সামনে কাদের সামনে আমলের সামনে যদি বলা হয় যে নবী শাসন নাওয়াইতে দিয়ে নামাজ পড়েননি তো আমাদের হানফি মজাহের হুজুরা তো বলছে আর তারপর নবীর সাথে হেসান করলেন আপনি যদি বলা হয় যে নবী করিম সাল্লাম সম্মিলিত মোনাজাত করেননি তো নবী সাল্লাম করেননি কিন্তু কাজটা তো ভালো হ্যাঁ এই যুক্তি পেশ করবেন আপনি এত বড় বড় হুজুররা ওরা কি বুঝে না এত বড় বড় হুজুররাকে বড় করে দেন কিন্তু রসুল্লাহাম যে তো আপনার হুজুরের চাইতে বড় হ্যাঁ ব্যক্তিত্ব যাকে আল্লাহ স্পেশালি পাঠিয়েছেন আপনার আমার হেদায়তের জন্য তার তো মূল্যায়ন করলেন না আপনি কোথায় এহসান তাহলে এহসান মা রসুলিল্লাহ তারপরে এহসান মা আল দেন মাতা পিতার সাথে অবিল দেন এহসান কত জায়গায় কোরআনে আছে আছে না নেই হ্যাঁ এহসান মা আল অন্য লোকের আগে মানুষের সাথে খুব ভালো ব্যবহার কিন্তু বাপ মায়ের সাথে ব্যবহার ভালো না গ্রামে খুব ভদ্র নেই বন্ধু মহলে চাকরি করতে আসেন কি যে ব্যবহার আপনার হ্যাঁ সবকে নিয়ে পার্টি করছেন আর ওইদিকে বাপকে অসন্তুষ্ট মাকে অসন্তুষ্ট হ্যাঁ আপনার স্ত্রী জ্বালা যন্ত্রণা করছে আপনার বাপ মায়ের আপনি কিছুই বলছেন না আপনি হ্যাঁ ফেল ফেল করে তাকাচ্ছেন অবিল ওয়ালিদাইন এহসানা তিন নম্বরে তারপরে জি আত্মীয় স্বজন আল্লাহ যেমন বলেছেন অজিল করবা আত্মীয় স্বজন ওয়ালিয়া তামা যত অসহায় দুর্বল হবে মমিনদের মধ্যেকার এরা আত্মীয় মমিন আত্মীয় হ্যাঁ মমিন ইয়েতিম মমিন বিধবা মমিন সমাজের মাসাকিন দুর্বল অসহায় তারপরে সাধারণ মমিন সে মিসকিন হোক আর ধনী হোক আর আমির হোক আর গরিব হোক সকল মুসলিমের সাথে এসান তারপরে শেষখানে হচ্ছে যে কোনো মানুষ অমুসলিমের সাথেও ভালো ব্যবহার তাদের সাথে ব্যবহার সব শেষে সব আগে শুরু করতে হবে কোনখান থেকে আল্লাহ থেকে শুরু করতে হবে তারপরে রসুল্লাহ সাল্লাহাম কারণ বাপ মায়ের চাইতে বেশি মহাব্বত করতে হবে হক আদায় করতে হবে কার বাপ মা বলছে এইদিকে যা চল হ্যাঁ তোর দাদাদের জন্য কিছু খরচ করি তোর দাদা মারা গেছে কিছু খরচ করি আর রসুল্লাহাম এই খরচ করা ধর্ম ভোজ করা ধর্ম নিয়ে আসেননি যে মরার নামে খানা খাওয়াইতে হবে হ্যাঁ গরু ছাগল মরলে শুকুন টুকুন হ্যাঁ, সে চিল শুকুন বুঝে যে গরু মরেছে খাওয়ার ব্যবস্থা হয়েছে কিন্তু আমার দেশে মানুষ মরলে খাওয়া দাওয়ার ব্যবস্থা নাকি না রসরুল্লাহ সাহেব তৈরি এটা তো নাই তো আশা করি আজকে এহসানটা ভালো করে বুঝে গেছেন ঠিক না জি হ্যাঁ এহসান আল্লাহ বলছেন লিল্লাজিন আহসানু এই যে আমি আজকে এহসানের সংক্ষেপে ব্যাখ্যা করলাম বিস্তারিত করলে প্রত্যেকটার দলিল আছে এই যে প্রত্যেকটি যে এহসানগুলি বললাম আল্লাহর সাথে এহসানের দলিল নবীর সাথে এহসানের দলিল বাপ মার সাথে এহসানের কোরআন হাদিসের দলিল তারপরে মুসলিম যারা অসহায় দুর্বা তাদের সাথে এহসান হইতে হবে আত্মীয় স্বজন মিসকিন এতিম বিধবা তাদের সাথে প্রত্যেকটার দলিল কোরআন এবং হাদিস রয়েছে তারপরে মুসলিম ভাই বোনদের সাথে এহসান হইতে হবে আপনি মুসলিম কাফিরকে সমান নজরে দেখবেন না অবশ্যই অবশ্যই দেখবেন না প্রতিবেশীদের সাথে এসান হইতে হবে সদ্ব্যবহার সদাচরণ হইতে হবে যারা কলিগ সাথী সঙ্গী তাদের সাথে এসান হইতে হবে এই না যে আপনার সাথী সঙ্গী যারা যাদের সাথে আপনি আট ঘন্টা দশ ঘন্টা কাটাচ্ছেন তাদের সাথে ওই রকম ব্যবহার যে রাস্তাতে একটা লোকের সাথে দেখা হলো না কখন না রাস্তা রাস্তায় একটা লোক মাঝে মধ্যে কখনো অতিক্রম করলো যদি সালাম ছুটেও যায় ছুটে যায় কিন্তু আপনি অফিসে আট ঘন্টা বসছেন যদি সালাম না দেন তো শত্রুতা পয়দা হবে না হবে না হ্যাঁ তাহলে পার্থক্য আছে এইভাবে অমুসলিমদের সাথেও আল্লাহ পরকালে বিশ্বাসী নয় তারপরে তাদের সাথে সদ ব্যবহার করতে হবে সদ আচরণ করতে হবে কোরআন এবং হাদিস শিক্ষা দিয়েছে দলিল বহু দলিল রয়েছে হ্যাঁ এবং ভালো আচরণের মাধ্যমে তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করতে হবে এবং তাদের সাথে এহসান মানে ভালো ব্যবহারের অন্তর্ভুক্ত হচ্ছে তাদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করব। এখন ভালো ভালো একটা অমুসলিমকে খাওয়াইলেন হ্যাঁ যে তার সাথে এহসান করছে লাভ কি এই দু তিন পেট খাওয়িয়ে তারপরে মরলে জাহান নামে যাবে ওর চাইতে বড় এহসান করতেন একে যদি আপনি শির থেকে উদ্ধার করতেন এইরকমই আমাদের মুসলিম সমাজে যারা শির আর বিদাতে লিপ্ত ভ্রান্ত ভুল ধর্মে রয়েছে তাদেরকে যে আমরা হেদায়তের চেষ্টা করছি এটা তাদের সাথে বড় এহসান ওকে যদি ভালো ভালো খাওয়াই কিন্তু তাকে সহি আকিদারা শিখালাম ও সিরকি আকিদায় থেকে গেল বেদাতি আকিদায় থেকে গেল আর ভুল ভ্রান্ত ধর্ম মেনে গেল আসলে ওই ধর্ম যেই ধর্ম ভাবছে এটা আসলে ধর্মই নয় তাদের মন গড়া ব্যাখ্যা ইসলামের তাহলে ওদের কিন্তু জাহান্নামের রাস্তায় রেখে দিলাম ওদের ভালো ভালো খাইয়া লাভ কি আর মিষ্টি কথা বলে লাভ কি সবচেয়ে বড় এসান হচ্ছে তাদেরকে জান্নাতের রাস্তায় লাগিয়ে দেওয়া এখন এই এহসানগুলি যদি করতে পারেন তাহলে কি পাবেন শোনেন আল্লাহ বলছেন লিল্লাজিন আহসানু ওই সব লোকদের জন্য যারা কি করে এহসান করে সৎ ব্যবহার করে এখন নেন লিল্লাজিন আহসান মা আল্লাহ আল্লাহর সাথে ইহসান করে সদাচরণ করে আল্লাহ সদাচরণ আল্লাহর ইবাদবন্দি করতে হবে আদেশ মেনে রসুল্লাহ সাথে সদাচরণ করে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করে তারপরে ইয়েতিম দরিদ্র মিসকিন বিধবা অসহায় দুর্বল দুর্গত তাদের সাথে সদ্ব্যবহার করে মুসলিম ভাই বোনদের সাথে সদ্ব্যবহার করে তারপরে অমুসলিমদের সাথে যে কোনো মানুষের সাথে সদ্ব্যবহার করে সদাচরণ করে লিল্লাজিন আহসানো যারা এইরকম এহসান করে তাদের জন্য কি রয়েছে আল হুসনা রয়েছে আল হুসনা মানে আল জান্না জান্নাতের অনেকগুলি নাম কোরআন করিমে রয়েছে তার একটি নাম হচ্ছে আল হুসনা হুসনা মানে ভালো এমন ভালোর ভালো যে তাতে সামান্য কোনো মন্দের সংমিশ্রণ নেই দুনিয়ায় যতই ভালো হোক না কেন ভালোর মধ্যে কিছু মন্দের হ্যাঁ সংমিশ্রণ আছে যতই বলেন আমার মা এত ভালো না যতই ভালো হোক না কেন কোনো ক্ষেত্রে ত্রুটি হইতে পারে আমার বাপ এত ভালো না আমার স্বামী এত ভালো না ভালো আপনার নজরে তার ত্রুটি পড়ে না কিন্তু হ্যাঁ তার ত্রুটি আছে হয়তো কোনো মানুষের নজরে পড়ে না কিন্তু আল্লাহ রব্বুল আলমের নজরে আছে ত্রুটি আছে কেউ ত্রুটি মুক্ত নয় হ্যাঁ কেউ ফেরিস্তা চরিত্রের নয় মানুষ আর কেউ সব দিক থেকে পূর্ণ নয় আল হুসনা পুরোপুরি পুরোপুরি ভালো আর ভালো কোনো বন্ধ নাই সেটা হচ্ছে একমাত্র কি জান্নাত আল হোসনা জান্নাত যাতে হোসনা ভালো আর ভালো মন্দ কিছু নেই যতই ভালো খাবার পৃথিবী নেন এখন খাবার দিব যায় ব্যক্তি না দি যতই ভালো খাবার নেন এই খাবার এত ভালো না এত উপকারী না তারপরে তাতে গিয়েছে মন্দের কিছু দিক আছে সামান্য থাকলেও হ্যাঁ দু চার পাঁচ দশ পয়েন্টই হোক না কেন আছে প্রত্যেকটি বস্তুতে এই জন্য কোরআন সন্ন্যার আলোক আলমারা বলেছেন যে একমাত্র আল হোসনা একশো শতাংশ কল্যাণ আর কল্যাণ সেটা হচ্ছে জান্নাত রব্বানা আতেনা দুনিয়া হাসানা ওয়াফিল আখেরাতে হাসানা আখেরাতের মেলা হাসানা আছে সবচেয়ে বড় হাসানা হচ্ছে জান্নাত জি যেখানে মন্দ বলে কোনো কিছু নেই না কোনো টেনশন দুনিয়ার যতই বড় সুখী মানুষ হোক তার জীবনে কোন কিছু না কিছু তিক্ততা আছে না নেই না খুব সুখী ওদেরকে মনে করছে কিন্তু না ওর জীবনে কোনো না কোনো ক্ষেত্রে অশান্তি আছে হ্যাঁ ঘাটতি আছে যেটা হয়তো আপনার মধ্যে নেই আপনি গরিব তারপর ওই দিক থেকে আপনি ভালো আছেন কিছু যদি না থাকে এইরকম সাধারণ গরিব মানুষ রাস্তাঘাটে যেখানে ঘুমাবেন ঘুমিয়ে যেতে পারবেন ভাই আছে হ্যাঁ জানের ভয় আছে নিরাপত্তা বলে ভয় আছে কিন্তু যত উপরে উঠবেন তত ঝামেলা আছে হ্যাঁ আরে ভাই যেখানে সেখানে বের হওয়া যাবে না সিকিউরিটি ছাড়া বের হওয়া যাবে না এখানে কোনো নিরাপত্তা নেই ঠিক না হ্যাঁ আহসানু যারা সৎকর্মশীল বা যারা নিষ্ঠাবান তাদের জন্য কি রয়েছে আল হোসনা জান্নাত রয়েছে জান্নাত তো রয়েছে আর কিছু আল্লাহ বলছেন ওয়াজিয়াদা আর বোনাস রয়েছে আর অতিরিক্ত রয়েছে আর ফাও রয়েছে যা বলবেন জিয়াদা মানে হচ্ছে আরো বেশি আরো বেশি আছে জান্নাত তো আছে আছে আরো বেশি ওই বেশিটা কি এই আয়াতের তফসির স্বয়ং রাসুল্লাহাম সাহাবাইকে রাম সালাফ থেকে প্রমাণিত সেটা হচ্ছে জিয়াদা হচ্ছে রুয়াতুল্লাহ আল্লাহ দর্শন আল্লাহ সাক্ষাৎ জান্নাতে জান্নাতিরা নিষ্ঠাবানরা জান্নাতে যাবে লিল্লাজির আহসান যারা সৎকর্মশীল নিষ্ঠাবান তারা জান্নাতে যাবে আল হয়েছে অজিয়াদা এবং তাদের জন্য জান্নাতে যাওয়ার পরেও যেটি বড় অতিরিক্ত নিয়ামত রয়েছে আর সবচেয়ে আনন্দদায়ক সেটা হচ্ছে আল্লাহর সাক্ষাৎ রুইয়াতুল্লাহ কয়টি দলিল হলো তিনটি হয়ে গেল সুরাই অনুসায়ত নম্বর ছাব্বিশ তাই না চার নম্বর দলি সুরে কাফ আয়াত নম্বর পঁয়ত্রিশ শুনে মহান আল্লাহ সাদ করছেন ফিহা জান্নাতীদের জন্য জান্নাতে যা তারা চাইবে তাই রয়েছে লাহুম তাদের জন্য মায়াশাও না যা চাইবে ফিহা ওই জান্নাতে জান্নাতে জান্নাতিরা যা চাইবে মুখে ফুটে চাইতে হবে না কথা বলে চাইতে হবে না মনটা চেয়েছে যে এই ফলটা খেতাম চলে আসবে সাথে সাথে মনে কিছু চাইছে এটা হইলে ভালো হইতো সাথে সাথে আসবে আমাদের মন চাই কথা তো বলি তারপরেও জুটে না অনেক সময় তাই না পয়সা আছে হ্যাঁ সবকিছুই আছে বললেন না যে ভাই অমুক খাবারটা হইলেও ছেলেকে বলছেন বাপ মা বলছে যে ওই খাবারটা হইলে ভালো তো অসুস্থ ওই খাবারটা হইলে ভালো সময় মতো পৌঁছিল হচ্ছে না হচ্ছে না সবকিছু আছে তারপরেও সমস্ত চেষ্টা করলো কিন্তু বাজারে গিয়ে পেল না হ্যাঁ কি জান্নাত আল্লাহ ফিহা জান্নাতে জান্নাতীদের জন্য তারা যা চাইবে তাই হবে যা চাইবেন তাই তো পেলেন তা তো পেলেন কিন্তু তারপরে আল্লাহ বলছেন ওয়ালাদাইনা মজিদ আর আমার কাছে আরো অতিরিক্ত রয়েছে আমার কাছে আরো বেশি রয়েছে মজিদ আরো আমার কাছে ফাও রয়েছে পা বুঝেন না বুঝেন না হ্যাঁ আমরা যেমন সবজি কিনতে যেতাম ছোট কালে সবজি কিনতে পড়াইতাম বেগুন কিনলাম বা করলা কিনলাম পটল কিনলাম কেন ওজনে যেটা পেলাম পেলাম ওইটা তো অত খুশি না ওজন টোজন করার পরে দেওয়ার পরে দুটো বা একটা উঠিয়ে দিল কি খুশি ওটাতে হ্যাঁ কারণ এটা যে ফ্রি পেলেন যে হ্যাঁ ফ্রি ওটা বেশি খুশি দুনিয়াতে যদি ওই ফাওটাতে বেশি খুশি হন তো জান্নাতের চিন্তা করেন জান্নাত ফাওটা ফাওটা কত বড় নিয়ামত আর সেটা যেমন তেমন ফাও না আবার আমাদের দেশে আবার গুলো যেটা উঠিয়ে দেয় ও ছোট মোটো বাজেটা সেখানে যেটা ছোট্ট বেগুন খারাপ হয়ে হ্যাঁ, আছে ওইটাকে উঠিয়ে দিবে হ্যাঁ না আল্লাহ সবচেয়ে বড় সবচেয়ে ভালো দিয়েছে সবচেয়ে ভালো জান্নাতের চাইতে যিনি জান্নাত দেনেওয়ালা আল্লাহ স্বয়ং তার দিদা তার সাক্ষাৎ আল্লাহ যেন আমাদেরকে তা দান করেন আল্লাহর দিদার আল্লাহর সাক্ষাৎ আল্লাহর দর্শন যেন আল্লাহ বলে আলমিন আমাদেরকে দান করেন সুরে কাফ আয়াত নম্বর পঁয়ত্রিশ এই চারটি আয়াত ছিল শেখুল ইসলাম বিন তাইম বলছেন ওয়াহাজ আল বাবু ফি কিতাবিল্লাহ এতক্ষণ পর্যন্ত আয়াত চারটি হইল দলিল হয়ে গেল তারপরে শুধু এই বিষয়টি সম্পর্কে না এই বিষয় এবং এর আগে যতগুলি বিষয় এসছে সে বিষয়গুলি হচ্ছে আল্লাহর নাম এবং গুণাবলী অর্থাৎ তৌহিদুল আসমা ওসিফা তৌহিদ আল আসমা ওসিফাত আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর তৌহিদ এই সম্পর্কে আল্লাহ রবুল আলমিনের গুণাবলীর ক্ষেত্রে দুই রকম গুণ বর্ণনা করেছি এর আগে এক হচ্ছে হ্যাঁ সেফাতে ফেলিয়া আরেকটা হচ্ছে সেফাতে জাতিয়া একটা হচ্ছে সত্তাগত গুণ আল্লাহর সত্তার সাথে সম্পর্কিত গুণ আর আরেকটা হচ্ছে আল্লাহর কাজের সাথে সম্পর্কিত গুণ আল্লাহ এই কাজ করেন এই কাজ করেন এই কাজ করেন এই কাজ করেন এই কাজ এগুলো হচ্ছে সেফাতে ফেলিয়া কর্মগত গুণ আর আল্লাহর জাত মানে সত্তা সত্তাগত গুণ এই যে যতগুলি গুণের কথা বর্ণনা করা হয়েছে বলছেন যে এইটুকু শুধু কোরআন আছে এমন কথা নয় ওয়াহাজ আল বাবফি কিতাবিল্লাহ তালা কাসির এই বিষয়টি মহান আল্লাহর কিতাবে অনেক বেশি বর্ণিত হয়েছে আল্লাহর আসমা সিফাত কোরআন কারিমে অনেক বেশি রয়েছে অনেক আলোচনা রয়েছে আমি তো অল্প পেশ করলাম এই আকিদা ওয়াসেতিয়াতে ইমাম ইব্রাহিম বলছেন হোদা কেউ যদি খুঁজে না পায় যে কোথায় আছে তো সে কানা সে অন্ধ কানা লোক খুঁজে পায় না অন্ধ লোক খুঁজে পায় না তাই বলে কি মানে অন্ধ লোক এসে যদি এখানে বলে যে ভাই কোনো মানুষ আছে কিনা আমি তো দেখতে পাই না রে ভাই তো দোষ ওর না না আপনাদের দোষ হ্যাঁ ও দোষ না লাইটের দোষ লাইটও আছে যে দেখা যাচ্ছে অন্য যে অন্ধকার আছে দেখতে পাই না তাই বলছেন মান্তাদাব্বার আল কোরআন যে গভীরভাবে কোরআনে করিম নিয়ে গবেষণা করবে কোরআনে করিম নিয়ে গভীরভাবে চিন্তা করবে গৌরব ফিক্র করবে তালেবাল্লুল হোদা আর উদ্দেশ্য হবে হেদায়াত তলব করা যে আমি সঠিক রাস্তা পাবো আল্লাহ আমাকে হেদায়াত দান করো সঠিক রাস্তা চাই আগে থেকে বাঁকা হয় নাই অন্তর বাঁকা করে কোরআন পড়লে হবে না অন্তর অন্তর বাঁকা করে কোরআনের তর্জমা তফসির পড়লে হবে না তালিবানুল হোদা আল্লাহ আমি হেদায়াত চাই কোরআনে যা বলা হয়েছে তাই আমি মানবো তোমার নবীর হাদিসে যা বলা হয়েছে তাই মানবো আমি আমি দলিল মেনে চলল এটা হচ্ছে তালিম আল হুদা হেদায়তের উদ্দেশ্যে যেই ব্যক্তি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করবে বা গবেষণা করবে তার জন্য হকের রাস্তা সুস্পষ্ট হয়ে উঠবে সত্যের পথ সুস্পষ্ট হয়ে যাবে তাবাইয়ান আল্লাহ তারিকুল হক এই ছিল ইমাবিন তাইমা রাহেমাহুল্লাহ কথাগুলি যা ব্যাখ্যা করলাম মোটামুটি অধিকাংশ কথায় চলে এসছে এখন শেখ সরেল ফজান হাফেজাহুল্লাহ তার ভাষ্যে বেশ কিছু কথা আরো বলেছেন সেগুলি আপনাদের সামনে পেশ করব হাদিস সম্পর্কে শুধু সংক্ষেপে বলি যে আল্লাহ রবুল আলম সাক্ষাৎ সম্পর্কে অনেকগুলি হাদিস রয়েছে এই চারটি আয়াতের সমর্থনে অনেকগুলি হাদিস রয়েছে বলছেন ভাষ্যকার এখানে আরো টিকাতে ওয়াকাত আহাদিস হাজিল আয়াত এই আয়াতগুলিতে যে বিষয়বস্তু বস্তু বর্ণিত হয়েছে সে আয়াতের যে বিষয় এই বিষয়টি বিস্তারিত হাদিসে বহু হাদিসের মাধ্যমে বর্ণিত হয়েছে মোতাওয়াতের হাদিস অনেকগুলি হাদিস এই মর্মে বর্ণিত হয়েছে যাতে কি রয়েছে রুয়াতুল মমিল রব্বাহি অমাল কিয়ামত কেয়ামতের দিনে রবকে মমিনরা দেখবে রওয়াহা আইমাতুস সুন্নাহ ওল হাদিস হাদিস এবং সন্ন্যার এমামগণ অর্থাৎ মহাদিস কেরামগণ বর্ণনা করেছেন ফিদাওয়াবিন ইসলাম ইসলামের গ্রন্থ রাজিতে আন ফোদালাই সাহাবাতে অনেক সম্মানিত সাহাবাই কেরাম থেকে ওয়াজিল্লাহিম কাবি বাকর সিদ্দিক সাহাবিদের বেশ কিছু নাম উল্লেখ করেছেন যে হাদিসগুলি বর্ণনা করেছে আবু বাকর সিদ্দিক আবু হরাইরা আবু সাইদ খুদরি জারির বিন আবদুল্লাহ সোহাইব হ্যাঁ রুমি ইবনে মাসুদ আলী বিন আবি তালিব আবু মোসা আশারি আনাস বিন মালিক বোরাইদ হোসাইব আবু রাজিন জাবের ইবিন আবদুল্লাহ আবু ওমামা জাহিদ বিন সাবেদ আম্মার বিন ইয়াসির আয়েশা ওয়া আবদুল্লাহ ইবনে ওমার ওয়া আম্মার ইবনে রোয়াইবা সালমান ফারসি হজাফ ইবিন ইয়ামান ও আবদুল্লাহ বিন আব্বাস ও আবদুল্লাহ বিন আমর ইবিন আস ওবাদা ইবিন সামাদ ওবে বিন কাব ও কাব ইবিন ওজরা ও আবিদ দরদা ও ফজাল্লা ইবিন ওবাইদা ও আদি ইবিন আর্তা এই পর্যন্ত কত হইল ষোলো আর দশ কত ২৬ জন ছাব্বিশ জন শেষ জনের নাম যে বলা আদি বিন আর্তা বলছেন আরো অনেকে আছেন এই ২৬ জন জন সাহাবাইকে নাম উল্লেখ করলাম আনহম আজমাইন তারা হাদিস বর্ণনা করেছেন যে গুলি রয়েছে সেই গুলিতে আছে হাদিস মুসলিম আছে নিশ্চয়ই তোমরা নিঃসন্দেহে তোমরা তোমাদের প্রতিপালককে দেখবে একটি হাদিস রয়েছে আয়ানান সচক্ষে আইন আইন মানে কি চক্ষু সচক্ষে আয়ানান এটা হচ্ছে সংক্ষিপ্ত হাদিস এতটুকু রয়েছে তাতে এন্নাকুম সাতারনা রব্বাকুম আয়ানা নিশ্চয় তোমরা তোমাদের রবকে আল্লাহকে দেখবে জান্নাতে বিচার দিবসে আয়ানান সচক্ষে সে আখেরাতে পারলৌকিক চোখে দুনিয়ার চোখে না দুনিয়ার চোখে চোখে দেখা সম্ভব নয় তারও দলিল বলবো যে দুনিয়াতে দেখা সম্ভব নয় কেন জি আর অন্য হাদিস রয়েছে কামা তারাউনাল কামারা লাইলাতাল বাদরে যেমন তোমরা চাঁদকে দেখো পূর্ণিমার রাতে পূর্ণিমার রাতকে চাঁদ পূর্ণিমার রাতে যে চাঁদ এই চাঁদ দেখতে কোনো ভিড় ভাড় হয় কষ্ট হয় হ্যাঁ না ভিড় হয় না কষ্ট হয় সারা বিশ্বের লোক একসাথে যদি চাঁদ দেখে সবাই সারা বিশ্বের লোক একসাথে গোটা বাংলাদেশের লোক চাঁদ দেখছে ভিড় হইবে নিজে নিজের বাড়িতে সবাই দেখছে কোনো ভিড় হবে না হ্যাঁ নিজের নিজের জায়গাতে যে যেখানে আছে ওখান থেকে দেখছে কোনো ভিড় নেই তাই না লাফি রুয়াতেহি এই চাঁদ দেখতে গিয়ে তোমাদের না কোনো ভিড় ভাড় হয় না কিছু হয় আর তোদামোনার অর্থ কেউ কেউ বলেছেন লাতোদারুনা অন্য রেবায়তে রয়েছে দেখতে গিয়ে কোন রকমের কষ্ট হয় না যে চাঁদ দেখতে গিয়ে হতাহত হয়েছে ধাক্কা ধাক্কিতে হবে তা হবে না আচ্ছা আর একটা দিক আছে যে অনেক কিছু দেখতে চোখকে কষ্ট হয় যেমন ছোট অক্ষর চল্লিশ পঁয়তাল্লিশ বয়স হয়ে গেলে এমনি দেখতে দেখেন আমার খুব কষ্ট হচ্ছে ও চশমা লাগিয়ে দিলাম তার স্পষ্ট মানে ক্লিয়ার আপনাদের চাইতে বেশি দেখছি মনে হচ্ছে হ্যাঁ কানে চশমার সাহায্যে দেখছি সুহান আল্লাহ ঠিক না তো চাঁদকে দেখতে যেমন কোনো কষ্ট হয় না পূর্ণিমার রাতে ঠিক তেমনি আল্লাহকে দেখতে হাসরের মাঠে বা জান্নাতে কোনো কষ্ট হবে না অথচ কোটি কোটি কোটি মানুষ কত মানুষ যাবে আল্লাহ সবাই দেখবে কোনো কষ্ট হয় কোনো কষ্ট হবে না না চোখকে কষ্ট হবে না শারীরিকভাবে কষ্ট হবে না ধাক্কাধাক্কি হবে না ভিড়ভাড় হবে হ্যাঁ, না কারো ক্ষতি হবে তাতে নবী করিম সাল্লাম ওই হাদিসটি তারও বলেছেন যে তোমরা যদি আল্লাহকে দেখতে চাও নিরাপদ তাহলে তোমরা এই দুই অক্ত নামাজের হেফাজত করিও হ্যাঁ কি ফজর আর আসর তার মধ্যে অক্ত পড়লি হয়ে যাবে নাকি হ্যাঁ হ্যাঁ ওর মানে কি ওর মানে হচ্ছে যে যে ফজর পড়ে আর যে আসর পড়ে জীবনও জোর ছাড়বে না দুনিয়ায় খুঁজেই পাবে না এরকম মুসলিম লোকটা ফজর নামাজ পড়ে আর আসর পড়ে জোর পড়ে না মাগরে পড়ে এসা পড়ে খুঁজে পাবেন কিন্তু লক্ষ লক্ষ মুসলিম খুঁজে পাবেন মাগরে বেশা পড়ে সৌদি আরবে ডিউটি করে দোকানে মাগরে বেশাটা পড়ে বোঝা গেছে না কফিলের টাইম সেই জন্য পড়ে মানে ডিউটির টাইম একটু রেস্ট পেয়ে যাবে সেই জন্য পড়ে কিন্তু দুপুরবেলা যখন ডিউটি শেষ হয়ে যায় তখন নিজের পাক করে মসজিদে যায় আসে না না এরকম আসতো সত্যি কিন্তু ফজর পড়া লোক অসম্ভব যে ঘুম ছেড়ে ফজর পড়ছে আর জোহর ছেড়ে জাহান নামে যাবে তো কি জন্য ফজরে যাচ্ছ এত কষ্ট করে আমি ঘুম ছেড়ে জান্নাত লাভের জন্য করছি আর জোর ছাড়বো অসম্ভব হতেই পারে না এরকম মুসলিম কথা এই জন্য নবী করিম ইসলামের কথা বলেছেন আর এই জন্য তাগিদ করা হয়েছে যে ফজর আর আসর পড়লো আসরের সময় একটু বিশ্রামের সময় যারা বিশ্রাম করে খেয়ে দে আর আবার অনেকে যারা হাট বাজারে থাকে হাট বাজার ব্যস্ততা কোরবানির গরু কিনতে কিনতে আর খাসি কিনতে কিনতে ও আসর ছাড়ে জি এদিকে কুরবানি করছে সুন্নত কাজ করছে আর এদিকে আসর নামাজ ছেড়ে দিয়ে এর সাথে আসছে আসার পরে কেউ কাজা করলো কেউ কাজা করলো না আর এই কাজা কবুলও হবে না ভালো করছে এই কাজা ইসলামে নেই আসলে কোন কাজা ইসলামে আছে ভুলে গেলে অথবা অনিচ্ছাকৃত ঘুমিয়ে গেলে আর হাট বাজার করেছেন আমি কাজে ব্যস্ত ছিলাম সংসার নিয়ে কাজ নিয়ে আমার অফিসে এত কাজ ছিল আজকে আমাদের ইনভেন্টারি ছিল আর এই ছিল সেজন্য নামাজ পড়ার টাইম পাইনি শুনবে আল্লাহ এত কাস্টমার ছিল ফুরসত পাইনি শুনবে তার মানে তোমার কাস্টমার আগে তারপরে নামাজ জান্নাত দুই নম্বরে তো দুই নম্বরে থাক তুমি কাস্টমার নিয়ে থাকো বোঝা গেছে কখনো জান্নাত পাওয়া যাবে না অত সোজা নাই আসার আল হায়াত দুনিয়া আল্লাহ বলছেন যে পার্থিব জগৎকে প্রেফার করলো অগ্রাধিকার দিল ফাইনাল জাহিম হে আলমাওয়া তার জায়গা হচ্ছে জাহান্নামে সোজা কথা কোরআন যদি সত্যি আমরা কোরআন তর্জমা সহ ভালো করে গভীর ভাবে পড়ি তো কোরআন হেদায়তের জন্য যথেষ্ট কোরআন হেদায়তের জন্য যথেষ্ট যদিও হাদিসের ব্যাখ্যা অবশ্যই লাগবে অনেক বিষয়ের ক্ষেত্রে কিন্তু মানুষকে গোমরাই থেকে জাহান্নামের রাস্তাতে বাঁচার জন্য কোরআন যথেষ্ট আপনার সঠিক রাস্তা পাওয়ার জন্য কোরআনই আছে হ্যাঁ যে কোরআন করিমের ব্যাখ্যা হিসাবে নবীকে পাঠানো হয়েছে তাহলে নবীর কথাগুলি মানতে হবে তাহলে তো কোরআন পুরোপুরি যখন আমল করবেন তখন হাদিস মানতে বাধ্য সুতরাং শুধু আহলে কোরআনের কাজ হবে না হ্যাঁ ও আল্লাহ বলছেন হে তোমার এই করেছি উপদেশ যাতে তুমি বর্ণনা দাও তো এই কোরআন বর্ণনা কে দেবেন নবী করিম বর্ণনা মানুষ যা নাজল হয়েছে তা ব্যাখ্যা করে শোনাও তাহলে বুঝা গেল যে কোরআনে কেরিমের ব্যাখ্যাটা কার কাছ থেকে নিতে হবে রাসুল্লাহর কাছ থেকে নিতে হবে সেটাই তো হাদিস সেটাই তো সন্না আর ওটা ছাড়া শুধু কোরআন মানবেন আমি কোরআন মানে হাদিস বিশ্বাস করি না মুসলিম হইতে পারবে না অসম্ভব সে মুসলিম হইতেই পারবে না কোনো কাজই করতে পারবে না না নামাজ পড়তে পারবে না জাকাত দিতে পারবে না রোজা রাখতে পারবে কোরআনের আলোকে রোজা না রাখতে পারবে না না হজ করতে পারবে হ্যাঁ না আজান দিতে পারবে হ্যাঁ না আজানের শব্দ আজান মানে নয়জা নদী হ্যাঁ এজা নদিয়া এ কথা আছে হ্যাঁ এজা না দেয় তুমি লাসলা ডাকার কথা আছে কিন্তু কি দিয়ে ডাকতে হবে আছে করে না আল্লাহ আকবর দিয়ে শুরু হবে আল্লাহ দিয়ে শেষ হবে হাই আল্লাহ হাই আল্লাহ সাল্লাহ ডাকতে হবে আছে তাহলে অসম্ভব তাহলে না আজান আছে না এই কামত আছে না নামাজ আছে কিচ্ছু নেই তকবির তাহমিয়া দিয়ে শুরু হবে আর সালাম দিয়ে শেষ হবে কোথায় আছে কোন আয়াতে সুতরাং এক শ্রেণীর গোমরা লোকেরা ভারত পাকিস্তান বাংলাদেশে এরা হাদিসকে অস্বীকার করে থাকে হাদিস যারা অস্বীকার করে তারা দুই ভাগে বিভক্ত পুরোপুরি অস্বীকার আহলে করান আর বিভিন্ন বাতিল ফিরকাগুলি রয়েছে গোমরা ফিরকাগুলি বিদাতি এরা আংশিক অস্বীকার করে আংশিক অস্বীকার করে দাজ্জালের হাদিস অস্বীকার হ্যাঁ তারপরে মেহেদির হাদিস অস্বীকার জি ইব্রাহিম আলি ইসালাম তিনটে মিথ্যা কথা বলেছিলেন অস্বীকার বুখারের হাদিস অস্বীকার করে বড় বড় স্কলার গুলো আর ওদের লক্ষ লক্ষ ফলোয়ার আছে অনসারী আছে এর আংশিক মন মনকেরিনে হাদিস হাদিস অস্বীকারী অল্প এখন শোনাই শেখ সালেহ ফজান হাফেজাহুল্লাহ কি বলছেন বলছেন যে ফাশাহিদ মেল আয়াতিল করিমা আয়াতি করিমা থেকে যা জানা গেল কোন আয়াত প্রথম তো একটি আয়াত ছিল কি সুরাতুল কেয়ামার ঠিক আছে না তো সুরাতুল কেয়ামার আয়াত স্পষ্ট এলা রব্বেহা না কিছু চেহারা জান্নাতি চেহারাগুলি যেগুলি সুখী চেহারা উজ্জ্বল চেহারা তারা আল্লাহকে দেখবে দ্বিতীয় আয়াত ছিল কি আলাল আরায় কে আসনে বসে দেখবে কি দেখবে আল্লাহ আজাল এল আল্লাহ আজল মহান আল্লাহর দিকে দেখবে কুফার দেখবে কাফেররা ফিল আয়া চব্বিশ নম্বর আয়াতে ছিল যে আল্লাহকে দেখবে আলাল আরা কে ধরুন আর তার আগে আয়াত নম্বর পনেরো তো রয়েছে কাল্লা ইন্নাহম আন রব্বেহিম ইয়মায়দিল্লা মাহজুবন কোশ্চিন কালে নয় ইন্নাহম এই কাফেরেরা আন রব্বেহিম তাদের রব হতে ইয়মায়দিন সেই দিন কিয়ামতের দিনে জান্নাতে তো যেতেই পারবে না আর হাসর মাঠে ওল্লা আড়ে থাকবে আড়াল হয়ে যাবে তারা আড়ালে থাকবে ও শাহিদ মিয়াল আয়া ইসমাত রুয়াতিল মোহামিয়াল রব্বেহিম কাফেররা যখন দেখতে পাবে না তাহলে দেখবে কারা তারপর আয়াতগুলি তো স্পষ্ট রয়েছে বলছেন ইস্তাফা দমিনা ইসবাতুল মমিন অমাল কেয়ামাতি এই আয়াত দ্বারা লিলাজিন আহসান হুসন ও জিয়াদা জিয়াদা শব্দ বা মজিদ এই যে দুটো আয়াত রয়েছে সুরায় কাফের আয়াত আর সুরায় ইউনুসের আয়াত এই আয়াতগুলি দ্বারা প্রমাণিত হয় যে মমিনরা তাদের রবকে কেমতের দিনে দেখি ওয়া ইন্নাহা আজম নাইমে আল্লাযী ইয়ানালুনাহু আর সেটা হবে সবচেয়ে বড় নিয়ামত যা হাসিল করবে জান্নাতিরা ওয়াহাজা হুয়া কাউল সাহাবাতি এটা হচ্ছে সাহাবাই কেরামদের উক্তি ওয়া তাবেইন তাবেইনদের উক্তি ওয়া ইম্মাতিল মুসলিমিন মুসলিম আইম্মাই কেরামগণ অর্থাৎ ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ মহাদিসেন কেরাম সকলের উক্তি এটি আহলে সুনাতল জামাতের যত আইম্মা ওলামা রয়েছেন খেলাফ আলী রাফেদা তার এই মতটিতে কি ভিন্ন মত আছে যে আল্লাহকে কেয়ামতের দিনে অথবা জান্নাতে মমিনরা দেখবে ঠিক না এতে কি কি আর কোনো মত আছে ভিন্ন মত হ্যাঁ আছে কিন্তু আহলে সুন্নাত নয় তারা তারা কারা বলছেন যে খেলাফ আলীর রাফে শেখ সালফাজান বলছেন যে রাফেজা শিয়ারা শিয়ারা বলছেন না আল্লাহর আল্লাহকে কেউ দেখবে না জাহমিয়া আরেকটি দল হচ্ছে জাহমিয়া আরেকটি দল হচ্ছে জেলা মৌতাজিলা মৌতাজিলাদের এক যুগে পুরো পুরো আলেমরা ছিল আলহামদুলিল্লাহ দুনিয়া থেকে প্রায় শেষ হয়ে গেছে তবে আছে মোতাজেলা নাম দিয়ে নেই কিন্তু নতুন নতুন নামে বিভিন্ন মোতাজেলা আছে যারা যুক্তিকে হ্যাঁ জ্ঞানকে বিবেককে দলিল উপর প্রাধান্য দিয়ে থাকে আকলানি তাদেরকে বলা হয় আকলকে নকলের ওপর প্রাধান্য দিয়ে থাকে অর্থাৎ কোরআন বাহাদিসের দলিলের ওপর যুক্তিকে প্রাধান্য দেয় এটা হচ্ছে মোহতাজেলাদের সবচেয়ে বড় দোষ কোরআন আয়াতে কিছু বলছে হাদিস আছে বলছে এটা তো যুক্তিতে ধরে না এটা কেমন করে হইতে পারে এটা তো বিবেকে ধরে না এভাবে গুমরা হয়েছে মোহতাজেলারা জি তো মোহতাজেলাদের মধ্যে যেমন বড় একজন আলেম ছিল মুফাসের ইমাম জামাকশারি তার তফসির কাশাফতার এখন অনেক মাদাসায় পড়ায় দেশে ভারত বাংলাদেশ পাকিস্তান অনেক মাদাসায় পড়ায় কারণ তফসিরটা খুব বড় তফসির কিন্তু লেখক এই তফসিরের ইমাম জামাকসারি জারুল্লাহ জামাকসারি মক্কায় বাস করত আর এত বড় আলেম তারপরে গোমরা মোতাজিলি ছিল সে যখন তার তফসির শুরু করলো তখন প্রথম তফসিরটা শুরু করলো আলহামদুলিল্লাহ খালাকাল কোরআন লিখেছে ওলামারা যে সে আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি কোরআনকে সৃষ্টি করেছেন এই দিয়ে শুরু করলো তার মানে কোরআন হচ্ছে মখলুক ওই যে মাহমুদ রাহিমাহুল্লার যুগে আর মামুন যে রাজা ছিল হারুন রশিদের ছেলে ওই যুগে যে এই ফেতনা কোরআন মখলুকের ফেতনা ইমাম আহমদের উপর জুলম অত্যাচার এবং বাকি আলেমরা তো সব লুকিয়ে গেছিল সব সব ফিরে গেছিল বলছে যেটা রাজা বলছে ওইটাই ঠিক আর যেটা এই সব আলেমরা রাজার চারপাশে যারা থাকে এরা যা বলতে বলছেন দেশের হুজুরা যা বলছে ওইটাই ঠিক ইমাম আহমদ রহমতুল্লাহ দেখলেন যে আমিও যদি ঠিক বলে দিই তাহলে আমি তো জাহান্নাম খরিদ করে নেব জান্নাত বিক্রি করে দেবো আর আমার দিকে সারা দেশ তাকিয়ে আছে শুধু বাগদাদ না সারা মুসলিম আব্বাসী খেলাফতে যত বড় বিশাল খেলাফত সমস্ত মুসলিম জাতি তাকিয়ে আছে যে এমা মাহমুদ কি বলে আমি যদি বলে দিই যে কোরআন মাখলুক তো সমস্ত গুমরা হয়ে যাবে সব জাহান নামে চলে যাবে যাক মরে যাই যা হবে হোক যতই জুলম অত্যাচার হোক আমি এর ওপর অর্ডার সুহান আল্লাহ তাকে বেতরাঘাত করা হয়েছে জেলে রাখা হয়েছে বেহস হয়ে গেছেন বেতরাঘাতের চোট আলামরা লিখেছেন যে এমন বেতরাঘাত করা হয়েছে এমন জোরে যে যদি কোনো হ্যাঁ হাতিকে করা হইতো তো হাতি মারা যেত জি বেহুশ হয়ে যেতেন আবার হুঁশ ফিরে আসত আবার হুঁশ ফিরে আসত আবার তাকে বলতে হতো বলো কোরআন মখলুক বলছে এক কথা বলতেন মিন কিতাবিন আউসুল্লাহ একটা দলিল আমাকে এনে দাও হয় কোরআনে আছে না হাদিস আছে তাহলে মেনে নেজো কোরআন মখলুক কোরআন আল্লাহ সৃষ্টি এইভাবে হককে প্রতিষ্ঠিত করেছেন হকে প্রতিষ্ঠিত করেছেন আর না হলে যদি মানুষের ভয়ে আর জুলমের ভয়ে আজকাল তো সমালোচনার ভয়ে হককে ছেড়ে দিচ্ছে লোকে কি বলবে ঝামেলা হ্যাঁ সমালোচনার পাত্র হইতে যাবে বিতর্কিত হইতে যাবে আজকাল বিতর্কিত শব্দ খুব সুন্দর শব্দ হয়েছে হ্যাঁ হক কথা বলে যদি বিতর্কিত হয়ে যান ওই বিতর্কিত হইতে চান না আর কেউ যদি বিতর্কিত হয়ে যায় হক কথা বলে তাহলে সহি আকিদার লোকেরাও বিতর্কিত বলে মানে এমন দুনিয়া দাঁড়িয়ে এসেছে আর হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ আল্লাহ হেফাজত এই মোহতাজেলাদের কথা বলছিলাম যারা আল্লাহকে দেখাকে অস্বীকার করে ওই খালিফুনা বেদালিকাল কিতাব অসন্না আর এরা কোরআন সন্ন্যার বিরোধিতা করে ওয়াইজমা সালাফিল ওম্মা আর এই ওম্মতের সালাফে সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইনের যুগ কোনো ইখতলাফ ছিল না এই যুগের হ্যাঁ মুসলিমদের ইজমার কি করে বিরোধিতা করে ওয়াইম্মাতিহা আর মুসলিম আইম্মাই কেরামদের বিরোধিতা করে না আবু হানিফা না শাফি না মালিক না আহমদ ইমাম বুখারি মুসলিম কোন ইমাম মহাদ্দেশ কেউ বলেননি যে আল্লাহকে দেখা যাবে না কেমতের দিন বরং সকলে বলেছেন যে আল্লাহ রবুল আলমিন রুয়াত বা দিদার বা দর্শন সবচেয়ে বড় নিয়ামত হবে জান্নাতের যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত আলা সুবাহিন ও আচ্ছা যারা অস্বীকার করেছে যে আল্লাহকে দেখা যাবে না কিয়ামতের দিনেও বা জান্নাতেও দেখতে পাবে না ওদের দলিল কি বলছে এদের সংশয় সংশয় এমন সংশয় যেগুলি হ্যাঁ একবারে ভিত্তিহীন সংশয় তারপরে এমন এমন কজ কারণ দর্শিয়েছে যেগুলি বাতিল তার মধ্যে একটি প্রথম সংশয় কি সংশয় বলছেন শেখ সাল ফৌজান আউ্বালান কৌলহম ইন্না ইসবাত আর রুয়াতে ইয়ালজাম মিনহ ইসবাত আন্নাল্লাহ ফি জিহাতি হ্যাঁ এই মুশকিলগুলো হয়েছে আর সারি মাতুরিদের আল্লাহ কোন দিকে আছে বলা যাবে না আল্লাহ কোন দিকে আছে বলা যাবে না দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এইটা চারটা দিক হলো আর ওপর নিচে এগুলো দিক না তো আল্লাহ কোন দিকে আছে বলা যাবে না বলা যাবে না হ্যাঁ আল্লাহ কোন দিকে আছে হ্যাঁ, সমস্ত সৃষ্টি উর্দে আছে সৃষ্টি উর্দে আল্লাহ আরো সে সমুন্নত আল্লাহ সাত আসমানের ওপরে আছে সৃষ্টির উর্দে আছে মানে ওপরে আছে না এই আশারি মাতুরিদের কাছে বলা যাবে না যে আল্লাহ কোন দিকে আছে এইরকম এই যে গোমরাগুলি যাদের কথা বলা হলো এদের কাছেও বলা চলবে না মোতাজেলা তারপরে জাহমিয়া তারপরে রাফেজাসি এদের কাছে আল্লাহ কোন দিকে আছে বলা যাবে না বলছে যে এইরকম যদি বলি যে আল্লাহকে দেখা যাবে তো কোনো কিছু দেখলে কি করতে হয় তাকাইতে হয় একটা দিকে না তাকাইতে হয় তো যখন জান্নাতে আল্লাহকে দেখা যাবে বা হাসর মাঠে দেখা যাবে না মানে আল্লাহ একদিকে হবেন তাহলে না না না চলবে না চলবে না কোরআন হাদিসের দলিল গেল হ্যাঁ সাব্যস্ত কি হলো যুক্তি এই যুক্তি দিয়ে কোরআন সন্ন্যার দলিলকে পরিত্যাগ করা বা খণ্ডন করা এটি হচ্ছে গোমরাহের মূল বলছেন যে যদি এ কথা বলা হয় যে আল্লাহকে দেখা হবে তো ইন্না ইসবাত আর রুইয়াতি হো ইসবাত যদি আল্লাহর দর্শন সাব্যস্ত করি তাহলে এর থেকে আবশ্যক হয়ে যায় কি এই কথা যে আন্নাল্লাহ জেহাতিন আল্লাহ কোন দিকে আছে ওয়ালাউকানাফি আর যদি দিকে মনে করে নি তাল্লাকানা জিসমান তাহলে আল্লাহর হ্যাঁ, দেহ আছে বা বডি আছে বা একটা গঠন আছে এইরকম কিছু হয়ে যাবে ওটা মানি না আল্লাহর দেহ বলবো না কারণ আল্লাহর দেহ শব্দটি কোরআন হাদিসে আসেনি কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের সত্তা আছে আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে যে বিষয়গুলি বলা হয়েছে সেগুলি বলবেন না বলবেন না না ওইটাও বলবো না কোরআন হাদিসের না হয় দেহকে জিসিম বলে বা বাদান বলে বডি ওইটা নাই কিন্তু আল্লাহর হাতের কথা আছে না নেই আল্লাহর অজু অঝন চেহারা আছে কিনা ওয়েবকা অজো রব্বিকা আছে না নেই আল্লাহর চোখের কথা আছে না নেই হ্যাঁ আছে তো যেগুলো আছে সেগুলো হ্যাঁ করতে হবে আর যদি না করে তো কোরআন অস্বীকার করে দিলেন আপনি ওরা বলছে আমরা অস্বীকার করি না আমরা ই করছি ব্যাখ্যা করছি অপব্যাখ্যা তাওইল হ্যাঁ অর্থের বিকৃতি ঘটায় বলছে আমার ব্যাখ্যা করছে না ব্যাখ্যা না এটা যদি আল্লাহর জন্য দিক বলি তো লাকানা জিসমান আল্লাহর জন্য দেহ বা বডি সাব্যস্ত করা হবে আল্লাহ মোনাজাহন আনজারি আল্লাহ এর থেকে পাক পবিত্র সুতরাং আল্লাহকে দেখাই যাবে না স্যার ফলাফল অঙ্ক কষার মত অঙ্ক কষে শেষ কেন যদি বলি যে আল্লাহকে দেখা যাবে তাহলে একটা দিক সাব্যস্ত হইল প্রথম কথা হচ্ছে যদি বলি দেখা যাবে তাহলে কি হলো দিক সাব্যস্ত হলো যখন দিক সাব্যস্ত করব তাহলে আল্লাহর জন্য বডি সাব্যস্ত হইলো এই বডি সাব্যস্ত হ্যাঁ, বাতিল কথা দিক পর্যন্ত ঠিক ছিল হ্যাঁ যে আল্লাহর দিক আছে কারণ ওপর দিকে সমস্ত সৃষ্টির ওর্ধে এর উত্তর কি শেখ সাল ফজার নিজে উত্তর দিচ্ছেন বলছে ওয়াল জবাব আন হিসুবা এই সংশয় বা এই যুক্তির খোড়া যুক্তির জবাব আন্নাকুল বলবো যে লাফজুল জেহাতে ফিহে এজমালুন এই যে দিক শব্দটি আছে এতে সংক্ষেপ বলা হয়েছে ফাইন বিল জাহাত দিক বলতে কি বুঝিয়েছেন দিক বলতে যদি বলেন যে আল্লাহ রব্বুল আলমিনের দিক মানে তারপরে কোনো কিছু আল্লাহকে ঘিরে আছে তাহলে এটা বাতিল কারণ আল্লাহর সত্তা ছাড়া বাকি যত কিছু আছে আল্লাহর কি সৃষ্টি আল্লাহর সৃষ্টি সাত আসমান আল্লাহ সৃষ্টি গ্রহ নক্ষত্র সৃষ্টি চন্দ্র সূর্য আল্লাহ সৃষ্টি তো আল্লাহ আরো সে সমুন্নত আরসের ওপরে আছেন আর তার উপরে যদি বলেন তার উপরে সূর্য আছে চন্দ্র আছে ইত্যাদি যদি বলেন হ্যাঁ ধরেন এরকম কিছু বললেন বা আর কিছু আছে আল্লাহকে তারপরে আল্লাহকে কিছু ঘেরা আছে তাহলে এটা বাতিল কারণ আল্লাহর সৃষ্টি স্রষ্টাকে সৃষ্টিকর্তাকে ঘেরতে পারে না এটা বাতিল কথা এ অর্থ নেন কিন্তু যদি এর অর্থ কি না হয় যে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত সৃষ্টি জগৎ যত কিছু আছে সূর্য চন্দ্র নক্ষত্র গ্রহ আর সাত আসমান আরস কুরসি সমস্ত কিছু সমস্ত এগুলো সৃষ্টি আল্লাহর আরস আল্লাহর সৃষ্টি কুরসি আল্লাহর সৃষ্টি সমস্ত কিছুর ঊর্ধ্বে মানে সৃষ্টি জগতের ঊর্ধ্বে তো বলছে ফাহাজা হাক কোন এটা হক এটা সত্য কথা দিক হইলো না হলো না এটাও দিক হইলো কিন্তু এটা হক কথা আল্লাহকে কোনো কিছু এক কথা ঘিরে নেই বলছেন যদি উদ্দেশ্য করেন দিক থেকে আন্না হাল্লুন ফিসাইন যে আল্লাহ কোনো কিছুতে কোনো কিছুর ভিতরে আছে তার সৃষ্টি জগতের ফাহাজা বাতিল তাহলে বাতিল আল্লাহ কোনো কিছুর ভিতরে নেই ওয়াল আদিল্লা তো তারও দলিল প্রমাণ এটাকে খণ্ডন করে ওয়াহাজ আল্লাহমিন ইসবাতির রুইয়া আল্লাহকে দেখা যাবে বলতে এটা বোঝায় না যে আল্লাহ কোনো কিছুর ভিতরে ঢুকে আছে আল্লাহকে জান্নাতে দেখা যাবে এইরকম নয় যে যেমন একটা কোনো বড় ব্যক্তি এখানে আসলে যখন আমরা দেখলাম তখন তিনি ঘরের ভিতরে ঢুকে আছেন তো আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকে আছেন না জান্নাত আল্লাহর কি সৃষ্টি হ্যাঁ এই কথা বলা যাবে না যে আল্লাহ জান্নাতের ভিতরে আসবেন বিরাজমান হবেন আর আমরা দেখব না ওটা বলা যাবে না কিন্তু জান্নাতে জান্নাতিরা দেখবে ওয়াইন ওরিয়া বিল জাহাত সুবাহান ফৌকা মখলুকাত আর আল্লাহর জন্য দিক বলতে যদি এই কথা বলেন যে আল্লাহ সুবাহ সমস্ত সৃষ্টি জগতের ওপরে আছেন ফাহাজা সাহাবেতুন লিল্লাহ সুবহানাহ এটা আল্লাহর জন্য প্রমাণিত কোরআন এবং হাদিস দ্বারা ওয়ান্নাফিহ বাতুল এটা যদি কেউ অস্বীকার করে তো এটা বাতিল কারণ আল্লাহ উপর দিকে আছে কোন দিকে আছে উপর দিকে সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে আছে ওহু আল্লাহ ইয়াতানাফা মারু ইয়াতে সুবহানা আর আল্লাহ রব্বুল আলমিন হ্যাঁ, দেখার পরিপন্থী এটা নয় আল্লাহ রব্বুল্লাহ সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে আছে আর আল্লাহকে দেখা যাবে এর পরিপন্থী বিষয়টি নয় দ্বিতীয় সংশয় যে মুসা আলি ইসলাম সম্পর্কে সুর আরাফের আয়াত একশো তেতাল্লিশ আছে মুসা আলি ইসলামের মনে কি হলো কৌতূহল জাগলো যে আল্লাহকে আমি দেখব রব্বে আরে নি আনজোর এলে হে আল্লাহ একটু দেখা দাও না আরে নি আল্লাহ একটু দেখা দাও আনজোর আমি একটু দেখি আনজোর এলে তোমাকে একটু দেখি দেখতে চাই আল্লাহ কি বললেন জবাবে কি বলেছিলেন লান তুমি কখনো আমাকে দেখতে পারবে না কখনো আমাকে দেখতে পারবে কখনো দুনিয়াতে দেখতে পারবে না কিন্তু এটাকে যেন কখন মানে দুনিয়া আখেরাতে জান্নাতে কোনো জায়গায় দেখতে পারবে না তো ভুল হয়ে গেল লানি তুমি এই চোখ নিয়ে যেই চোখ নিয়ে এখন দেখতে চাইছো দুনিয়াতে তোমার জীবদ্দশায় লান্তারানি তোমার সারা জীবনে কখনো দেখতে পারবে না ওয়ালাকিন অনুজোর এলাল জাবাল তুমি পরীক্ষা করে দেখো আমাকে তো দেখতে পারবে না কিন্তু পাহাড়টার দিকে তাকিয়ে দেখো আর পাহাড়ে আমার নূরের যখন তাজাল্লি হবে নূরের ঝলক পড়বে তখন তোমার অবস্থা কি ফাইনিস আমার কানা তার পাহাড়টা যদি টিকে থেকে যায় তাহলে ফাঁসফা তারানি দেখা সম্ভব আর পাহাড়ি যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় জলে পড়ে যায় আমার নোরের ঝলকে তাহলে জানবে যে পাহাড়ি যদি বরদাস্ত না করতে পারে পর্বত পাথর বরদাস্ত না করতে পারে তুমি সাড়ে তিন হাতের মানুষ কি বরদাস্ত করো এই আয়াত হচ্ছে তাদের সংশয় যে আল্লাহ যে বলেছেন আমাকে দেখতে পারবে না এই দলিলের হচ্ছে আয়াত আল রুয়াত দুনিয়া এই যে এখানে কোরআনে করিমে আল্লাহ রাবুল আলমী বলেছেন এই বিষয়টি সেটা হচ্ছে দেখা যাবে না আল্লাহকে ফির দুনিয়া দুনিয়াতে কারণ মুসা আলাইসাল্লাম কোথায় দেখতে চেয়েছিলেন দুনিয়াতেই তার জীবদ্দশে দেখতে চেয়েছিলেন ওয়ালা তানফি সবুত হাফিল আখেরা কিন্তু এটা আখেরাতে দেখা যাবে এর না করে না সেটা অস্বীকার করে না কামা সাবাদ ফিল আদিল্লাতিল ওখরা যেমন অন্য অন্য দলিল দ্বারা প্রমাণিত ও হালাতুন নাসিফিল আখেরা তাখতালিফান হালাতি দুনিয়া দুনিয়ার অবস্থা মানুষের আর আখেরাতের অবস্থায় পার্থক্য আছে দুনিয়ার চোখের ক্ষমতা আর আখেরাতের চোখের ক্ষমতায় পার্থক্য আছে দেখেন এই দুনিয়ার এই চোখে যদি আল্লাহ কবর আজাব দেখিয়ে দেন তো মানুষ বাঁচবে না বেহস হয়ে যাবে সাথে সাথে জি নবী সাল্লাম বলেছেন এক তো গায়েব অদৃশ্য রাখবেন আল্লাহ দেখিয়ে দিয়ে মানুষকে হেদায়ত করতে চান না আর আর একটা কারণ হাদিসে বর্ণিত হয়েছে যে যদি এই আজাব তোমাদের দেখিয়ে দেওয়া হয় তাহলে হুঁসে থাকতে পারবে না জি ধ্বংস হয়ে যাবেন মারা যাবে মানুষ জি অসাধারণ কিছু এই চোখে এই দেখার ক্ষমতা নেই অসাধারণ জিনিস কিন্তু আখেরাতে দেখবেন আখেরাতে হাসরের মাঠে দেখবেন হিসাব হচ্ছে বিচার হচ্ছে শাস্তি হচ্ছে দেখবেন আপনি সেটা পারলৌকিক জীবন জি তিন নম্বর সংশয় সুরে আনামের আট নম্বর তিন এগুলো হচ্ছে তাদের খোড়া দলিল কি তারা দলিল পেশ করেছে কোরআন আয়াতলা তুদরে আবসার ওয়াহুদরে কোল আবসার আল্লাহ বলছেন যে কোন দৃষ্টি আবসার বাসারের বহু বচন মানে দৃষ্টি সমূহ সারা দুনিয়ার মানুষ জিন ফেরেস্তার দৃষ্টি সবগুলিকে কি বলা হয়েছে আবসার বলা হয়েছে সমস্ত মানুষ সমস্ত জিন সমস্ত ফেরেস্তার সমস্ত মখলুকাত গরু ছাগল কীট পতঙ্গ যা কিছু সমস্ত দৃষ্টি যদি এক হয়ে যায় আল্লাহকে কি করার জন্য আয়ত্ত করার জন্য বা বেষ্টন করার জন্য আদ্রাকা ইউদ্রেক মানে শাব্দিক অর্থ পাওয়া হয় আর আদ্রাকা ইউদ্রেক মানে বেষ্টন করা হয় এই তার সিটাই করেছেন সালাবগুন সাহাবেকেরামগুন আব্দুল্লাহ আল্লাহকে পেতে পারে না মানে আল্লাহকে বেষ্টন করতে পারে না এটা দলিল আল্লাহকে দেখা যাবে না প্রথম কথা দুনিয়ার ক্ষেত্রে দ্বিতীয় কথা আখেরাতেও আল্লাহ রব্বুল আলমিনকে দেখা মানে এই নয় যে আল্লাহকে বেষ্টন করে নেবেন জি আমরা অনেককে দেখি কিন্তু তার মাথা থেকে পা পর্যন্ত সবকিছু দেখার ক্ষমতা আমাদের হয়নি কি বুঝলেন বুঝেন না সাধারণ মানুষ দিয়ে বুঝেন মা বাবার দিকে মানুষ তাকায় কিন্তু মাথা থেকে পা পর্যন্ত একেবারে গভীরভাবে তাকাবেন যেমন আপনি আপনার স্ত্রীর দিকে তাকান আপনার স্ত্রী স্বামীর দিকে তাকাচ্ছে ওইভাবে সম্ভব না লজ্জা পেয়ে যাবেন বড় মানুষের দিকে তাকাতে লজ্জা পান না পান না এই অনুভূতি আছে না নেই হ্যাঁ অনেকে দেখবেন সালাম আলাইকুম নিচে মাথা করে নিচে বড়দের সামনে এসে দেখি না হ্যাঁ কারণ চোখে চোখে চাকাতে লজ্জা লাগছে মানুষ মানুষ মানুষ মানুষ কিন্তু বড় মানুষকে ছোট মানুষ একটু ছোট যে নিজেকে জুনিয়র মনে করছে সে একজন সিনিয়রকে দেখতে গিয়ে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখতে পাচ্ছে না তাকাইলো এরকম করে তাকাচ্ছে নিচের দিয়ে করে তাকাচ্ছে তো আল্লাহ রব্বুল আলমিনকে দেখবে জান্নাতে তার মানে এই না যে আল্লাহকে আয়ত্ত করে নেবে আল্লাহকে বেষ্টন করে নেবে আল্লাহ আল্লাহকে বেষ্টন করতে কোনো দৃষ্টি পারে না সমস্ত কিছু উপলব্ধি করে নেওয়া এটা হচ্ছে বেষ্টন করা নিজের আয়ত্তে নিয়ে আসা এইটা অসম্ভব এখানে বলা হয়েছে তাই বলছেন শেখ সাহেব ফজান বল জবাব আনহাজ আল ইস্তেদাল এই যে লাতুদরে কহুল আবসার দৃষ্টি তাকে পেতে পারে না মানে আল্লাহকে দেখা যাবে না জান্নাতে বা হাসর মাঠে কথা ভুল বরং এর জবাব হচ্ছে আন্নাল আয়াত ইন্নামা ফিহা নাফিউল ইদরাক আয়াতে যেটা না করা আছে সেটা আল্লাহর বেষ্টনীকে আল্লাহকে বেষ্টন করতে আল্লাহকে বেষ্টন করা যে বান্দা আল্লাহকে বেষ্টন করতে পারে না ঘিরতে পারে না সহজ ভাষায় ওয়ালাই সাফিহে না ফিহা নাফিউর রুইয়া এই আয়াতে লাতুদ রেখল আফসার মানে আল্লাহকে দেখতে পারবে না এই কথা বলা হয়নি এদরাকের অর্থ হচ্ছে আল এহাতা এদরাক মানাও আল এহাতা এদরাক মানে হচ্ছে শাব্দিক অর্থ পাওয়া আর ওর অর্থ হচ্ছে বেষ্টন করা ঘিরে নেওয়া আল্লাহ সুবাহ ইয়ারাহুল মমিনুন ওয়ালা ইহিতু নবী আল্লাহ সুবাহ তাল্লাহকে মমিনরা জান্নাতে দেখবে বিচার দিবসে দেখবে কিন্তু নিজের চোখ দিয়ে ঘিরে নিবি যে পুরো আল্লাহকে দেখে ফেললাম আরে আল্লাহর কথা বাদ দেন চাঁদ দেখছি কি দেখছি না আমরা সূর্যটা দেখেন তো দিনে সূর্য দিকে ভালো করে তাকাইতে পারছেন না কোনো করে একটু সূর্য দেখে তাদেরকে চোখ ফিরাতে হচ্ছে নাহলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে চোখটা তাই বলছেন নাফিউল ইদরাকি রিয়া বরং আল্লাহকে বেষ্টন করা যাবে নাটা প্রমাণ করে যে দেখা যাবে বেষ্টন করা যাবে না তার মানে তার সাথে কমটা করা যাবে এটা বোঝায় না এ কথাই বলছেন যে যখন আল্লাহকে বেষ্টন করা যাবে ঘিরা যাবে না এই চক্ষু দিয়ে এটা প্রমাণ ইয়ালজামিন অজুদুরিয়া তার মানে যে আল্লাহকে দেখা যাবে ফাল আয়াত মিন আদিল্লাত ইসবাতির ফজান বলছেন যে এই আয়াতকে আল্লাহকে দেখার দলিল হিসেবে পেশ করা যেতে পারে যে আল্লাহকে দেখা যাবে কিন্তু পুরো আয়ত্ত করা যাবে না আর তারপরেই আলোচনা শেষ ওই যে শেষে বললাম যে এই বিষয়ে মানে আসমাউল্লাহ বাবুল বাবু ইসমাতে আসমাইল্লাহ ও সেফাত ফিল কোরআন কেসির আল্লাহর নাম গুণাবলীর প্রমাণের ক্ষেত্রে কোরআনে করিম অনেক দলিল রয়েছে লেখক সাইফুল ইসলাম ইরতাইম রহমাউল্লাহ অল্প কিছু উল্লেখ করেছে জাকার আল বাদাহু আয়াতিন ইসবাত অনেক আল্লাহর নাম গুণাবলী বর্ণিত হয়েছে যারা গভীরভাবে কোরআন করিম পড়বে তারা অবশ্যই তাতে সঠিক রাস্তা পাবে সুরায় সদের আয়াত উনত্রিশ আল্লাহ বলছেন কিতাবুন আল্লাহ এলাইকা মোবারক এই কিতাব হে নবী তোমার প্রতি নাজল করেছি যা বরকতপূর্ণ লিয়াদ্দাব্বারু আয়াতেহি যাতে করে মানুষরা সে আয়াতগুলি নিয়ে গভীরভাবে গবেষণা করে চিন্তা করে ওয়ালিয়াতাজাক্কার উলুল আলবাব আর জ্ঞানীরা যাতে করে উপদেশ গ্রহণ করে সুরা মোহাম্মদের আয়াত নম্বর চব্বিশ আল্লাহ ইরশাদ করছে আফালায়াতাদাব্বারুন আল কোরআন আম তারা কি কোরআন নিয়ে গভীরভাবে গবেষণা করে না বা চিন্তা করে না নাকি তাদের অন্তরে তালা মারা আছে সুরে মোমেনুনের আটষট্টি আল্লাহ করছেন আফালাম তারা কি আল্লাহর বাণীতে গভীরভাবে চিন্তা করে না আরেকটি আয়াত রয়েছে যেটা এখানে শেখ সাল ফজান হাফেজা উল্লেখ করেন আফালা বারুন আল কোরআন ইখতলাফান কাজিরা তারা কি কোরআন করিম নিয়ে গভীরভাবে চিন্তা করেন গবেষণা করে না ওয়ালাউকানমিন ইন দে গাইরিল্লাহ এই কোরআন যদি মানুষের রচিত আল্লাহ ছাড়া অন্যের পক্ষ থেকে কারোর রচনা হইতো তাহলে তাতে অনেক বিরোধ পেত অনেক কি পেত বিরোধ পেত কথা সত্যি আমাদের বেশ কিছু লেকচার হয়ে যায় আমি নিজে অনুভব করি যে আজকে থেকে দশ বছর আগে ধরেন একটা ফতোয়া দিয়েছি ওইটা না কচ হতে পারে আমি মানুষ অথবা ভুলে গেছি আমাকে অনেকে এসে বলে যে আপনার অমুক বক্তব্যে একটা কথা বলেছেন এই বিষয়ে কি কথা বলেছে আমার তো কিছু মনে আছে নাকি দশ বছর পনেরো বছর আগে বললাম তো এক সপ্তাহ আগের কথা তো মনে থাকে না না থাকবে তখন ওই বিষয়ে পড়াশোনা করেছি বলেছি হতে পারে যে এখন সে বিষয়টা আমি ভুলে গেছি না হতে পারে না আল্লাহ ছাড়া যদি কোনো মানুষ বা জিন বা আর কারো পক্ষ থেকে রচনা করা হইতো এই কোরআন তাহলে লাওয়াজাদুফি ইখতলাফান কাসির অতি অনেক বিরোধ পেত অনেক ভুল বের করে দিত কাফেররা কত চেষ্টা করেছে কোরআনে ভুল বের করা পেরেছে কেউ পারবে না কেমন পর্যন্ত পারবে না পর্যন্ত কেউ পারবে না তাতে কোনো ত্রুটি বের এই হচ্ছে করিম আল্লাহ যেন কোরআনে করিমের সাথে সম্পর্ক আমাদের ভালো করার তৌফিক দান করেন মজবুত করার তৌফিক দান করেন কোরআনে করিম দিয়ে আমাদের অন্তরকে যেন আলোকিত করেন আমাদেরকে আল্লাহ সঠিক রাস্তা দেখান সঠিক রাস্তায় যেন আল্লাহ কায়েম রাখেন আল্লাহ যেন জান্নাতুল ফিরদৌস দান করেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যে বলেছেন যে আল্লাহর দিদার মমিন হাসিল করবে কোরআনে কেনিমে যে বলা হয়েছে আল্লাহ যেন আল্লাহর দিদার আল্লাহর সাক্ষাৎ আমাদেরকে দিয়ে ধন্য করেন আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কিতাবুল্লাহি দুস্তুরি ওয়া খায়রুল খালকি উসওয়াতুনা بسنته انجلى نوري